الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالفه الظنون ولا يسفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مساقيل الجبال ومكاريل البحار وعدد قدر الأمطار وعدد ورق الأشجار وعدد ما عظم عليه الليل وأشرك عليه النهار ولا تؤالي منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في وادي هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة وقلة إبراهيم لسان إسماعيل لغا إسحاق فصاحة صالح حكمة نور بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب داميان وقال إلياس جود عيسى قوة موسى هيبة سليمان وعلم الكبير صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة تحسدون كما تزرعون أو كما قال عليه الصلاة والسلام وقال شفي البشر صلى الله عليه وسلم سيأتي على أمة كمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সর্বে জলসা উপস্থিত ইসলাম দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ করতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন এবং হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরকার আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার প্রতিষ্ঠান করেন বাস্তবিক এই কথাই চির সত্য সে আমার বুঝে আসুক তার না আসুক আজকের দিনটাই আমার জন্য বাস্তব কালকের দিনটা আমাদের সকলের জন্যই অবাস্তব এই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে কাল কেসনে দেখা যে জিনিসে মারা যাবে ওটা আজকের দিনই তো হবে ঠিক না কাল তো হবে না আর যদি অতীত দেখা যায় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিল এর পূর্বের দিনটা হিসাবে আজকের দিনটা তার জন্য কালই ঠিক না বাংলা হিসাবেও কাল কয়াকার লক্ষ আবার যদি আরেক দিক দিয়ে দেখা যায় এটা চিরকাল বলে না আমাদের বাংলা প্রবাদ দেখছে এই কাজটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে কাল পর্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াবে ঠিক না ওই দিনটাই আমার জন্য বিপজ্জনক দিন এই জন্য হাবিতে আছে কিতাবও পাওয়া যায় কোনো বাড়িতে যখন মাইয়ের হয় কেউ মারা যায় তো মৃত্যু হয়ে যাওয়ার পরে কান্না জোর শুরু হয় ঠিক না ছোট বড় সবাই কান্দে থাকে আবার সবের সবার সকলের কান্না দেখা যে বোঝে না সেও কান্দে থাকে ঠিক না দুধের শিশু যদি থাকে তো সকলের কান্না দেখা সেও কান্দে থাকে অথচ সে কিছু বোঝে না কিন্তু মৃত্যু কারে বলে কি ঘটলো এই সম্বন্ধে সে কিছু জানে না অথচ সেও কাঁদতে থাকে সেও কাঁদতে থাকে তখন চারজন ফেরেস্তা আসে একজন ফেরেস্তা বলতে থাকে ইনকতাতিল আজাল কনকতাতিল আমাল এই ব্যক্তির বয়সও শেষ আশাও শেষ বিদায় তোমাদের কান্না কোনো কাজে দিবে না ইচ্ছা করলে কান্নার মাধ্যমে চোখের পানির সমুদ্র তোমরা প্রবাহিত করতে পারো কিন্তু চোখের পানি কোনো কাজে দিবে না দিবে না সারা দুনিয়া যদি কাজে আবার ফেরেস্তরা বলতে থাকে মা বলান না খুব বিশ্বাসী আমরা তোমাদের উপরে কোনো জুলুমও করি নাই না বয়স শেষ বিধান আমরা নিতে বাধ্য কেননা আল্লাহর পক্ষ থেকে তো নির্ধারিত লিপুল্লি সেই দিন প্রত্যেক বস্তুকে আল্লাহ সীমা রেখা দিয়া পয়দা করতেন যেমন আমাদের দুনিয়ার নিয়মও আছে প্রত্যেক কোম্পানি তার জিনিসের গ্রান্টি দেয় ঠিক না কয় বছর দেয় এক বছর পাঁচ বছর দশ বছর যেমন পাংখাওয়ালারা এখন গ্রান্টি দেয় বারো বছরের পয়দা আকাশও একদিন যাবে জমিও একদিন যাবে ঠিক না এমন না যে আকাশ থাকবে জমিন থাকবে আমরা থাকবো না না না আকাশও একদিন যাবে জমিনও একদিন যাবে এই জন্যই কোরআনও আছে হাদিসও আছে ইসরাফিলের উপর একদিন হুকুম আসবে সে প্রশ্ন করবে আল্লাহ কামনাপ্পা কিনিয়া রাখবি প্রভু প্রতিগত কটা দিব আল্লাহ প্রতি উত্তরে বলবেন নাফখাতা সেটা একটা ফু দাও দুইটা দেওয়ার অনুমতি নেই আমরা সবাই বলতে পারি যে বিজ্ঞান কত উন্নতি করতে ঠিক না আর বিল্ডিং গুলাকে আমরা কত শক্তিশালী হিসাবে দাঁড়া করছি এগুলা কি হবে পাহাড় পর্বত কি হবে আল্লাহ রসুল বলতে ফাইদা সামা ওয়াল আরদ ওয়া মা তাকুনু আদাআন মানসুরা আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে আমাদের জ্ঞানের ভিতরে যত বস্তু আছে আল্লাহ আল্লাহ ব্যতীত সমস্ত জিনিস তুলার মতো হতে থাকবে সব তুলা হয়ে যাবে তুলা সব তুলাতে রূপান্তরিত করবে প্রথম ফেরেস্তাই কঠিন বলে আমরা কোন জুলুম করি নাই সীমারেখা দিয়ে আল্লাহ পয়দা করতে সীমারেখা চলে আসতেন যে ওখানে তোমাদের কান্না কোনো কাজে দিবে না আর এই ব্যক্তির আশাও শেষ আমি কাল দেখাইতে দেখেছি বিপজ্জনক যেটাকে আমরা বাংলা ভাষায় কাল বলি কাল তোমার জন্য এই কর্ম কাল হয়ে দাঁড়াবে কাল বিপজ্জনক হয়ে দাঁড়াবে এই জীবনটাই আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে আজকে তো জীবনের উপরই ভর করা সবকিছু তাই না কি বলে জীবনের উপরই তো ভর করা যার জীবন নাই তার আসল কি নাই ফাউন্ডেশন নাই পুঞ্জি নেই শেষ সবকিছু তো জীবনের উপরে ভর করেই আসা কি বলেন এসএসসি পরীক্ষা নেড়া দিলে তবে তো জীবনের উপরে ভর করেই আশা করতেছে আমি পরীক্ষা দিব না যদি জীবন না থাকে ব্যবসায়ী ব্যবসার আশা করে জীবনের উপরে ভর করে আসিস না প্রত্যেক ব্যক্তি তার আশার জাল বনতে থাকে জীবনের উপরে ভর করে যেটা আমি দেখাই দিতেছি একটা জিনিস যে ফেরেস্তা বলবে আর আশাও শেষ জীবন নাই আর আশা করতে চাই দ্বিতীয় ফেরেস্তা বলবে জানাল ইস্তেকাল এই লোকটির ব্যস্ততা শেষ নিজেকে দুনিয়াতে বড় ব্যস্ত বলতো ব্যস্ত বলেন তো দেরি দিদি চব্বিশ ঘন্টা ব্যস্ত সেই পথেই বলতো আমার কাছে সময় নেই ব্যস্ততাই তার জীবনের আসল মূলধন ছিল সে নিজেকে ব্যস্ত রাখত ফেরেস্তা বলবে ব্যস্ততা শেষ বাকিরাল অবাল সমস্ত কালের জিনিস তার সামনে রয়ে গেছে বিপজ্জনক জিনিস কি বিপজ্জনক জিনিস আমি গণায় গেছি এখনই গোসল হবে কাপন পড়ানো হবে জানাজাও হবে তারপরে কি কবর ঠিক না প্রথম গাছি কবর থেকে একদিন উঠবে আবার কেয়ামতের মাঠে দাঁড়াবে তারপরে হিসাব কিতাব শুরু হবে আমল নামা তোলা হবে যা ঘটবে তা তো তার সামনেই ঘটবে তার থেকে লুকায়িত না এই জন্য হাদিসও আছে আল্লাহ প্রত্যেক ব্যক্তির সাথে দুবাসী ছাড়া কথা বলবে তর্জমান ছাড়া দুবাসী ছাড়া সামনাসামনি কথা হবে এই জন্য কোরআনও আছে আমরা তোমাদেরকে জিজ্ঞাসা করব আমি নারী সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করব এখন নিয়ামত কতটুকু আল্লাহ দিচ্ছেন এটাও আল্লাহ বলে দিচ্ছেন আমি তোমাদেরকে নিয়ামত কতটুকু দেখি ওয়ারিন তাহত নিয়ামত আল্লাহ

Whatever 到那自继续器了吧？我把我们的工具，我把我们的工具。 বোঝে না বৃদ্ধ বোঝে না শিক্ষিত বোঝে না অশিক্ষিত বোঝে না গ্রাম্য বোঝে না শহরের বোঝে না আধিপত্যওয়ালারও বোঝে না যার কাছে আধিপত্য নাই সেও বোঝে না অর্থওয়ালারও বোঝে না যার কাছে অর্থ নাই সেও বোঝে না যার কাছে শক্তি আছে সেও বোঝে না যার কাছে নাই সেও বোঝে না যার কাছে ক্ষমতা আছে সেও বোঝে না যার কাছে নাই সেও বোঝে সব যেন বলি বলি বলি বলি বলি সব যেন শ্রবণ শক্তি হারায় সব যেন অন্ধ অন্ধ অন্ধ আল্লাহ সত্যই বলতে রাজি চক্ষু তো আছে ঠিকই কিন্তু কখনো দেখার মতো দেখে কান তো আছে ঠিকই কিন্তু শোনার মতো শুনে না দিল তো আছে ঠিকই কিন্তু বুঝার মতো বোঝে না আমাদের ভিতরে পশুত্বের ভিতরে কোনো পার্থক্য হয়ে যায় মনে হয় যেন আমরা সবাই এক কাতারই দাঁড়ায় আছি রাত হয়ে দাঁড়িয়ে আমার সূত্র এখানেই ছিল দুনিয়ার জীবনটা এই জন্য না আমি আরেকটু দূরের দিকে চাইনা নিয়ে আসি যাতে বুঝতে সহজ হয় আল্লাহ কোন সৃষ্টিকে স্বাধীনতা দেন নাই যে সেটা ছোট হোক যে সেটা বড় হোক আপনাদের মাদ্রাসা দুই কদম পড়েন ঠিক না নাজিহাট বড় মাদ্রাসা ঠিক না যে কোনো মাদ্রাসায় বিকাশ করেন আপনি যে আল্লাহ মানুষ আর চীন ব্যতীত কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিতেন কিনা সকল একবারকে বলতে আল্লাহ কাউকে স্বাধীনতা দেন নাই আকাশ বিশাল কিন্তু স্বাধীনতা কি তার কোন স্বাধীনতা নেই সূর্য দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কিন্তু তার কোন স্বাধীনতা নাই ফেরেস্তারা মানুষের তুলনায় বিশাল এত বিশাল এত বিশাল এত বিশাল মুসার ইসলাম তিনি আল্লাহকে আল্লাহ মুসার ইসলামকে তো ছিলেন ছিলেন না ওনার উপাধি কি আল্লাহর সাথে কথা বলতেন ঠিক না আজীব প্রশ্ন করতেন উনি আল্লাহকে আজীব আজীব একদিন প্রশ্ন করে বসছে আল্লাহকে আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি বানায় রেখে দিতেন যদি এরা আপনাকে না মানে তো কি করবেন আসলেও তো একটা প্রশ্ন ঠিক না হ্যাঁ দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্য ঠিক না সীমাহীন বড় আকাশ যার লম্বা পাশ আজ পর্যন্ত কারো কাছে তথ্য নেই কোন নবীর কাছেও নেই নবীর কাছে কিতাবে আছে বলা না তিন মোস্তা কেউ আবার আমাকে ব্যবহার করলেন না যেটা কিতাবে আছে সত্য কি আমি বলতেছি কোন নবীও জান না কোন নবীও জানে না কোন ফেরেস্তাও জানে না যে কত বড় আকাশ তারপরে আর অনেক সৃষ্টি আছে যেটা আমরা জানি না চলেন জিবরিল ইসলামকে দেখি কত বড় তুমি নিজেই বলতেছে বাকিদা রাখি বড়টার সাথে আমি লম্বা এত মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলে যায় রিচুলি তাস্তার আমার পাও সাত জমিনের নিচে সিদ্ধু হিয়াতু জানা আমার ছয় শত ডানা শরীরে লাগানো আছে লৌকাশাত্তু জানা হাই লাগাত্তার নশ্বে পর নাগরিক আমি যদি দুই ডানা প্রসারিত করি তাহলে এই সৌর জগতের ভিতরে দুই দিক দেখা যায় বাকি পাঁচশত আটানব্বইটা আমাকে এখানে প্রসারিত করার জায়গা নেই আমি বদায় নেহায় করছি কিন্তু আমার বুঝে আসে না কংগ্রেস রুটকে যখন উনি ধ্বংস করে এক সময় হুজুরতা ওনাকে জিজ্ঞাসা করছিলেন কাম লেখা উল্লাহ আপনার সত্যি কত উনি আল্লাহ রসুলকে জবাব দিতেন মা চাকরাত আমি কোনদিন চিটাগঞ্জের মতো বলি লেগা দেখি না বলি খেলার খেলা দেখি না বলি বুঝলেন জব্বারের বলি আমি কোনদিন বলি খেলা খেলা দেখি না যে আমার সত্যি কত কিন্তু আপনাকে আমি ধারণা দিতে পারি তারপর জানা আসি আমার একটা পরের কোনার শক্তি আল্লাহ রসুল বলতে বলেন আল্লাহ রসুলকে হয়তো দেখানো হয়েছে কিন্তু আল্লাহ রসুল জর্ডানে যান নাই আল্লাহ ওনাকে দেখা দিতেন এতে কোনো সন্দেহ নাই এক জাতির জন্য আমি ব্যবহার করছি জমিন সহ উঠায় কিন্তু আকাশ পর্যন্ত শূন্য ফাল্লাচ্ছি করে উঠাইছি শূন্য আলফাইতু আল হাত জমিনে হয়ে দিচ্ছি কেমন পর্যন্ত জন্য ওটাকে আমি মরার সমুদ্র বানায় এটা পড়ার পরে আমার বুঝে আসে না আমি বুঝি নাই কিন্তু রোজার আগের দিন রোজার তিন চার দিন আগে আমি দিয়ে আসছি ওই সমুদ্র লম্বা হইল একশো কিলোমিটার কত পাঁচ হইল পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার যেটাকে মরা সমুদ্র বলে মরা সমুদ্র আর যেই এলাকাকে উনি উল্টায় দিতেন ওই এলাকার বাসিন্দার কোন রেওয়ায়তে পাওয়া যায় সাত লক্ষ আবার কোন রেওয়ায়তে বেশিও পাওয়া যায় আর আমাদের দেশের মতো এই সময় ঘন বসতি ছিল না ওই এলাকা আপনি চোখে না দেখতে বলতেন না পাহাড় গুলা এরকম পাথরে উল্টানের পরে এখন যত শক্তিশালী লোহা ওখানে মারবেন একটা কোনো ভাঙতে পারবেন না লোহা ফিরে আসবে সে তার জায়গায় থাকবে আমার চোখের দেখা বলতেছি চোখের দেখা দুই চোখে আমি দেখে আসবে দুনিয়ার সবচেয়ে নিচু জায়গা যাওয়ার পরে আমার ওই হাতি খুঁজে আসছে যেমন আসছে তো মুসল ইসলাম প্রশ্ন করছেন যে আল্লাহ জিদুইলের মতো বিশাল সৃষ্টি যদি আপনাকে না আনে মানে তো কি করবেন ইসরাফিলের মতো বিশাল বৃষ্টি যে ফুলিয়া পুরো আকাশকে তুলা বানায় দিল তুলা আর আকাশ কিন্তু একবার আবার বলো না প্রথমটা দ্বিতীয়টার সামনে আপনাদের নাতির হাতের মাঠের ভিতরে ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট প্রতি উত্তরে বলতেছে আমি একজন ফেরেস্তা রাখি কেন বানাইছেন তো তুমি যে প্রশ্ন করলা না মানে এই জন্য একজন ফেরেস্তা আগ্নি তৈরি করে রাখি কি করবে আমার তো আইয়া কুলা সামাওয়াতি বল সাত আকাশ সাত জমি অমাপি হিন্দা এর ভিতরে চার কিছু আছে যদি হুকুম করি খায়া ফেলতে সবাইকে হুকুমের পাথরের নিচে চাপা দিয়ে দিচ্ছে চাপা চাপা দিয়ে মানুষকে হুজুররা তাবিজ দেয় না হারায় গেলে কি কর দুটা ইটের মধ্যে চাপা দিয়ে রাখবেন নিচে একটা ইট তারপরে তাবিজ তার উপরে কি আর একটা ইট চাপা দিয়ে রাখবেন আচ্ছা চাপা দিয়ে কেন রাখবো একটু যদি ওজনওয়ালা হয় তাহলে ভালো হয় যত ওজনওয়ালা হবে তত তাবিজের কাজ ভালো করবে ঠিক না যদি আপনি ট্রেন লাইনে যে দুটা পাথর এনে এক মধ্যে দিয়ে রাখেন ভালো হইব আপনি কাজ ভালো করবেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ তার হুকুমের সবচেয়ে বড় ওজনওয়ালা পাত্রের নিচে চাপা দিচ্ছেন আল্লাহ হুকুমের উপরে কোন ওজনওয়ালা কোন পাত্র নেই আছে যা ইচ্ছা অস্তিত্ব যার হুকুমই অস্তিত্ব হুকুম দিতে অস্তিত্বে আসতে দেরি না তাই বোঝা গেল এর শক্তিশালী কোনো পাপন নাই এর নিচে চাপা দেওয়া রাখছে কিন্তু আপনার আমি সাড়ে তিন একটা মানুষ সাড়ে তিন হাত আপনাকে আমাকে সামান্য স্বাধীনতা দিয়ে আল্লাহ দুনিয়াতে আমি আগেও বলছি মনে হয় এই এলাকায় আল্লাহ মাল কোন হিসাবে আমাদেরকে স্বাধীনতা দেন নাই তুমি কোন মাল ফুলে আসছো ঠিক না দিতে হ্যাঁ? যদি কুল আল্লাহ নির্বাচিত করার অধিকার দিতেন বলেন তো এখানে কোন ব্যক্তি এরকম আছে যে আমি আমার মায়ের কুলকে পছন্দ করতাম একজন আপনার হাত উঠাইবে না জানেন তখন তো আপনি এরকম একজন মা নির্বাচিত করতেন সেই মা বিশাল মর্যাদা শারীরিক না হ্যাঁ পেলে দেখা যেত দুই প্রধানমন্ত্রীকে নিয়ে তাড়াতাড়ি এগিয়ে যেত ঠিক না ঠিক আরে বুঝে গেল না পারি না ঠিক না তাড়াতাড়ি যাচ্ছ না অল্প কিছু লোক এরকম থাকতে হয়তো দুনিয়ায় যারা বলতো যে আমরা এই মাস পছন্দ করি কিন্তু বেশিরভাগই সবাই পছন্দ করতো এটা দুনিয়াতে দামি দামি মারপুর চাই আমার মাকে তো তুমি চিনে না বাপ হিসাবে আল্লাহ কাউকে পছন্দ করার ক্ষমতা দেন নাই অধিকার দেন নাই এসব আল্লাহ পক্ষ থেকে নির্বাচিত বাসা হিসাবে যদি নির্বাচিত করার অধিকার দিতেন তেলেঙ্গানদের বেশিরভাগ লোক বলতো আমরা আরব দেশে আরবি বাসা নিই তাহলে তেলেঙ্গানা বেশিরভাগই আরব দেশে থাকে ঠিক না যারা বাসা ঠিকার কষ্ট ওই লোকের কষ্ট ঠিক না হ্যাঁ? দুবাই গিয়ে বাসা দেখতে গেলে কষ্ট হয় না বাস আরবি শিকার করবো আরব দেশে চাকরি করবো ঠিক ঠিক না কেউ ইংরাজি নিত বাংলা ভাষা চিনিত যদি কালার হিসাবে রং হিসাবে আমরা আমাদেরকে অধিকার দিতেন তো কেউ আমরা এই কালার পছন্দ করতাম না ঠিক না যদি নাজির হাতে একজন ইংরেজ চলে আসে সাদা চেহারাওয়ালা তো দেখেন মানুষের পিছিয়ে দিতে আসতে থাকে কেন হাঁটো একটু জিজ্ঞাসই না কেন না সাদা হয়েছে সাদা ঠিক না চামড়া সাদা সাদা চামড়া আমরা গ্রহণ করতাম তখন মেরে ব্যস্ত মেরে ব্যস্ত অধিকার দিতেন তো আমরা বাংলাদেশকে আমাদের প্রধানমন্ত্রীও নির্বাচিত করতে না উনিও বলতো আমি উন্নত বিশ্বে জার্মানিয়া প্রধানমন্ত্রী না আমরা পুরা স্বাধীনতা দেন নাই सामान्य साधनों का दुनिया में दिया पाखिल है सामान्य साधनों का जिसको मत एक दिन साधनों का दिया एक दिन यौमुल अंतती আরেকটা দিন আসতেছে তোমার সামনে আরেকটা দিন তোমার সামনে আসতেছে আরেকটা দিন আরেকটা দিন আসতেছে يوم يوم يوم تقعد فيه وجوه وتسقط فيه وجوه একটা দিন সামনে আসতেছে যেই কারো চেহারা সুন্দর হবে কারো চেহারা কালো হবে ওই একটা জিনিসে তোমার হাতে হাতে এগিয়ে আসবে আমি এটাই বুঝেছি এসেছিলাম লক্ষ্য বস্তু আমার এটাই যে মেরে দোস্ত মেরে দোস্ত সামান্য স্বাধীনতা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে বিদায় স্বাধীনতার ব্যবহারের অধিকারও আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কিন্তু বুদ্ধিমান কে আলকাই সুমান বাংলা রাস্তা আমি লম্বা করতে পারবো না কারণ আমার হাড্ডিকে চূড়ায় চূড়ায় দেখা এই জন্য আমি এক তারিখ বিকালে বাংলাদেশে নামছি চব্বিশ তারিখ সকালবেলা বাংলাদেশ থেকে উড়ান একচল্লিশ ঘন্টা সফর করার পরে আমি নিয়ে করছি যে দেশের নামও অনেকে জানে না মুরিতানিয়া আটলান্টিকের পারে যেখান থেকে দাঁড়ায় আমেরিকা দেখা যায় মাত্র ট্রেনে পাঁচ ঘন্টা লাগে নিউ ইয়র্ক থেকে পাঁচ ঘন্টা মাত্র শুধু সমুদ্রটা পাড়ি ঘুরি আমি তিন দিন থাকার পরে আবার সাতত্রিশ ঘন্টায় বাংলাদেশে এসে আর হার বাংলা পরিশ্রম ছিল তিন দিন এখানে ইস্তেমা ছিল আমাদের যেরকম বিশ্ব ইস্তেমা ওইখানেও দশটা দেশের ইস্তেমা ছিল তিন বাংলা পরিশ্রম ছিল কিন্তু আবদ্ধ আর আসার পরের থেকে একটা মুহূর্ত খালি হয়ে কালকে রাত্রেও আমি বাসায় ব্যবসার সময় আড়াইটায় ঘুমাইছি ছয়টায় রওনা করছি সাতটার সময় আপনাদের উদ্দেশ্যে মাদ্রাসায় এসে পড়ছি এটা আমার হারে হারে ব্যবসা আমি লম্বা করতে পারবো না সতে ছেড়া দেবো কিন্তু আপনাদেরকে আমি একটা বুঝ দিতে চাই বুঝ আজকে একটা দিন যেটার ভিতরে আমরা বিরাজমান আরেকটা দিন কাল কি আসতেছে এটা বেশি দূরে না আর তারাও না দু বাহিদা তোমরা দূরে দেখতেছ অথচ আল্লাহ আল্লাহ রসুল বলতেছে ওটা অনেক নিকটে অনেক নিকটে আল্লাহ রসুল বলতে আনা আমার গিয়ে আমার চিন্তা হাঁটাই না আমি আর আমার দুই আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব বিদায় বেড়ে যতটুকু অতিবাহিত হয়েছে এতটুকু জানা এই বাচ্চাও জানে তার বয়স এই বাবাও জানে তার বয়স কিন্তু এই হুজুরও জানে তার বয়স কত কিন্তু যদি আমি কাউকে জিজ্ঞাসা করি আপনার কতটুকু বাকি না আমি জানি না আপনারা জানেন বাকি কতটুকু কেউ জানেন হতে পারে আজকে সূর্য ডুবা দেখা আমার জীবনে চির চিরদিনের জন্য ডুবা হতে পারে আর কালকে সকালে উঠা আমার দিনের জন্য পুরো জীবনের জন্য উঠা হতে পারে আর কোন দিন আমি ঘুরতে দেখব না যেটা আমি আপনাদের দিলকে ছাড়াইতে চাই কতটুকু বাকি এটা কেউ জানে না আল্লাহ রাস্তা তৈরি একটি আব্দিন কারণ কেউ জানে না কোথায় মরবে কোন জমিনে আর কখন মরবে এটাও জানে না এই জন্য কোরআনের ভিতরে আছে কোন কবি বড় সুন্দরী বলছিলেন মুখ থেকে পাড়া মৃত্যু থেকে পাড়াও তুমি মৃত্যু তোমার হাতে ফিরে যদিও নাকি পালাও তুমি আকাশ সেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে পালাও ওই জন্য মৃত্যু তোমাকে ফিরে আসবে এই জন্য কোরআন বলছে কোরআন তুমি মৃত্যুর থেকে ভাবো না না তোমাকে একদিন মৃত্যু তুমি আর কত দ্রুত গতিতে ভাববে মৃত্যু একচেয়ে দ্রুত গতিতে ভাইবে তোমাকে গ্রাস করবি না করবে না যেটা আপনাদের যুবকদের বিলকে দিয়েছি অত্র এলাকার মানুষের বিলকে আমি শাখাইতে দিয়েছি আর দিলকে সাঁতারা সঠিক জিনিসের বুঝ দিলে ঢুকাই দিতে আমি আশা করি আমার জাতি যদি সঠিক জিনিসের বুঝ নেয় তো ইনশাআল্লাহ এই জমিনের অতীত একটা ইতিহাস আছে এই জমিনের বর্তমানও একটা ইতিহাস আছে বর্তমান একটা ইতিহাস অতীতের একটা ইতিহাস আর একদিন আসবে ভবিষ্যতেও একটা ইতিহাস আমার জাতি দান করা দেয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি বুঝ তার ভিতরে চলে আসে তাহলে সে ওই জিনিসই অর্জন করবে যে জিনিসের মাধ্যমে তার চেহারা কেমতের দিন সে ওই কাতারে দাঁড়াবে যে কাতারে তার চেহারা সাদা হবে সাদা ওই কাতারে দাঁড়াবে ওই কাতারে দাঁড়াবে না সেই কাতারে যাচ্ছে না হবে কালো এই জন্য আমি বুঝেই দিতে এসেছি আপনাদের যে যেরকম খুশি এরকম চলতে পারে কিন্তু এক চলা তোমাকে তুলিয়ে তো জিরু বানাবে আপনারা তো জিরু বানাবে আর এক চলা তোমাকে তুলিয়ে তো হিরু বানাবে আর আপনারা তো হিরু বানাবে জিরু আর হিরু বোঝেন হম হিরু আর হিরু বোঝেন মানে এক চলা তোমাকে হিরু বানাবে আরেক চলা তোমাকে দুনিয়া তো হিরু বানাবে আপনারা তো হিরু বানাবে আরেক চলা তোমাকে দুনিয়া তো হিরু বানাবে আপনারা তো হিরু বানাবে আরে মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত এটি আমার বুঝানের উদ্দেশ্য শুধু একটা দিন হাতে আছে বেশি সময় আমাদের হাতে নেই এই একটা দিনকে যদি আমি মূল্যায়ন করতে পারি যে জীবন আমরা দিতেন এটাকে সেই ব্যক্তি মূল্যায়ন করবে জীবন এই জন্যই আল্লাহ দিচ্ছেন তিন দিনের অধিকারী আমাদেরকে এই জন্যই বাড়াইছেন যেন আমরা মূল্যায়ন করি মূল্যায়ন এটি আমার উদ্দেশ্য লক্ষ্য যে তার জীবনকে মূল্যায়ন জীবন মূল্যায়নের জন্য আর মূল্যায়নের মাধ্যমেই তোমার জীবনের মূল্যায়ন হবে জীবন কিসের জন্য কিসের জন্য মনে হয় আমার কথা বলেনি আপনারা জীবন মূল্যায়নের জন্য আর মূল্যায়নের মাধ্যমে তোমার তোমার মূল্যায়ন করা হবে জীবন মূল্যায়নের জন্য আর মূল্যায়নের মাধ্যমেই তোমার মূল্যায়ন করা হবে জীবন দামের জন্য আর দামের মাধ্যমেই তোমাকে দামি বানানো হবে যেটা একদিন হাতে বেশি নাই একদিন একদিন এখন প্রশ্ন কোন জিনিসের মাঝে আমার জীবন মূল্যায়ন করে কোন জিনিসের মাধ্যমে আমার জীবন মূল্যায়ন হবে কোন জিনিসের মাধ্যমে মেরে দোস্ত মদ বিদা যান মদ মদ বোঝেন এটা মানুষ স্বাধীনতা সে যে কোনো মত অবলম্বী হতে পারে এটা স্বাধীনতা আমি আগেও বলছি এখনো বলি যে কোনো বিদ্যায় সে বিদ্যা হতে পারে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা ঠিক না যে কোনো পেশায় পেশাজীবী হতে পারে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা আপনি যদি পশাইকে বলেন গেয়া যে সকাল সকালবেলা তুমি শীতের দিন উঠো গরু দেবদায় কখন কোন করে শীতের ভিতরে সে সব কিছু খুলা পুরান একটা কাপড় খুলা গরু ধরায় ঠিক না হম রক্তে লাল হয়ে গেল তাকে যদি আপনি যে বলেন এটার কতদিন ছাড়ো না এটা সেটা অন্য ব্যবসা করো সে বলবো বুঝিয়ে এটা এটা আমার স্বাধীনতা আমি করি তোমার কি হয়ে ঠিক না সবজি আলাদা যদি বলেন ওই সকালবেলা দেখি না সবজি আনতে ঠিক না আবার নিয়ে আসে সারা রাত্রে ঘুম নাই আমরা দেখি তো মাঝে মাঝে রাত্রে বাকি হই কারণ বাজার থেকে নিয়ে আসে শাম বাজার থেকে নিয়ে আসে যতগুলো আড়ত আছে রাত্রে যে সবজি নির্বাচিত করে কি কি কিনবে ভালো ভালো সবজি পাচ্ছে যে ভালো এলাকায় ব্যবসা করে সে ভালো জায়গায় করে যে বস্তি এলাকায় ব্যবসা করে সে সর্বশেষ যেটা পায় ওটা কিনা আনে কিন্তু ওইখানে মানুষ সস্তা জিনিস চায় অনেক এলাকা আছে ভালো জিনিস চায় গেলে বলে দাম বাড়তেছি ভালো জিনিস জিনিসদের দাম এটা বলা লাগবে না আগে ভালো জিনিস দেখা দাম পরে কয় টাকার দাম হইব ঠিক না এক টাকা দামলে আমি তেইশ টাকা পাওয়া যায় কয় টাকা দামে তিরিশ টাকা দিও আমাকে ঠিক না আরে বুঝেন এক টাকা বাংলাইলে আর না ডলার পাচ্ছেন না ডলারের কথা পরে কন এক টাকা বাংলাইলে ত্রিশ টাকা পাওয়া যায় এক ডলার বাংলাইলে তিরাশি টাকা পাওয়া যায় এক দিনের বাংলাইলে দুইশো কত টাকা জানি পাওয়া যায় তিন পয়সা টাকা কবি ভালো জিনিস দেখা এই এখন কোয়ালিটিফের জিনিস পাওয়া যায় ঠিক না যা ঢাকা শহরে পাওয়া যায় না তা নাজির পাওয়া যায় কিন্তু পয়সার অভাব এটা মানুষের ব্যক্তি স্বাধীনতা সে সেই কোনো পেশায় পেশা জীবিত হতে পারে যে কোনো কর্মে নিজেকে ব্যস্ত করতে পারে আমি কোনো মতবাদের দিকে দেখতে চাই না আমি কোনো কর্মের দিকে দেখতে চাই না কোনো শিক্ষার দিকে দেখতে চাই না এটা ভাইবেন না যে আমার ভিতরে মতবাদের কোন তাপ আন্তরিকতা আছে না না না না যদি আমার আওয়াজ শেষ পর্যন্ত দেখেছে আপনি যে কোনো মতবাদের হন কেন আমার কোনো কিছু আসে যায় না কিন্তু আমি সত্যকে আপনার সামনে উপস্থাপন করতে চাই কেননা সবার হাতে একটা দিন বাকি আছে কয়দিন একদিন বাকি একদিন বাকি একদিন শুধু বাকি একদিন অতিবাহিত হয়ে গেছে একদিন আমার হাতে আগামীকালের দিনটা আমি পাবো কি পাবো না এটা কোন ব্যক্তি গ্রান্তি দিতে পারে না কোন ব্যক্তির কাছে গ্রান্তি নেই কোন ব্যক্তির হাতেই নেই এটা আল্লাহ হাতে আল্লাহ হাতে বিদায় আমি আপনাদেরকে বুঝেই দিতে এসেছি এই একটা দিনকে যে মূল্যায়ন করবে সঠিক জিনিসের মাধ্যমে আল্লাহ তার মূল্যায়ন করবে আর যদি তা না হয় সে যদি ওই দিনটাকে মূল্যায়ন না করল তো মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত চিরাচরিত সত্য কথা এটাই আপনি স্বাধীনতা বিদায় আপনি যেমন খুশি তেমন জীবন তাকে দিতে পারেন আল্লাহ বাধা দিবে না এই জন্য হাবিতে আছে যেমন দিন আল্লাহ বলবে কুলতুম কথা নিয়ে কথা শুনো শুনো দুনিয়াতে তোমাকে বাক শক্তি দিচ্ছি না তুমি আমার পক্ষেও বলছো আমার বিরুদ্ধে বলছো ঠিক না বিরুদ্ধে বলে না আল্লাহর বিরুদ্ধে লাউড স্পিকার লাগায় বলতো লাউড স্পিকার ঠিক না না বলে না হ্যাঁ শুনছেন আপনারা কোনদিন এই এই নাজির হাতের জমিনই হয়তো শুনে থাকবেন আমার বিরুদ্ধে লাউড স্পিকার দিয়ে বলতেছে লাউড আল্লাহ বলে আমার বিরুদ্ধে বলত আমি শুনছি আর ধৈর্য ধারণ করছি কিছু বলছি কেননা তোমাকে আমি বাকশক্তির ক্ষমতা দিলাম দিলে আমি হস্তক্ষেপ করি নাই যদি চাইতাম তো তোমার বাকশক্তি আমার ছিনে নেওয়ার কোনো ব্যাপার ছিল না ব্যাপার আমাদের বাসায় যদি বলেন তাহলে ওয়ান টুর ব্যাপার ওয়ান টু বুঝেন ওয়ান টু বুঝেন এখন তো আপনারা বুঝবেনি জন্য এখন ঘরে ঘরে টেলিভিশন এইখানে বৈশাখ দুনিয়া দেখে ঠিক না হ্যাঁ কি বলেন সৌদি চ্যানেল লাগায় হয়ে থাকে আর যখনই আদান হয় হেরে দেখতে থাকে তো যাতে বাইকেরা তোর মক্কায় থাকে তো বালকেরা তাই পর্দারে দেখা যায় কিনা ঠিক না আবার মদিনায় দেখায় কখনো তো যাদের মদিনায় থাকে তো বালকেরা তাকায় দেয় পত্তরে বেশ করলে আর দেখা যায় কিনা ঠিক না টেলিভিশনের যুগ ইন্টারনেটের যুগ বসে বসে এখন এখন তো নতুন জিনিস চলে আসে ঠিক না কম্পিউটারের মাধ্যমে বেশি বড় লাগে না ছোট একটা হলেই হয় মোবাইলও তো চলে আসে আপনার ছবি সে দেখবে আপনি তার ছবি দেখবেন মনে হয় যে বাস কাছে বসেই জামাই আর স্ত্রী কথা বলতেছে এইখানেও কম্পিউটার খোলা ওই জন্য সে কম্পিউটার খুলে নিছে সেও দেখতেছে এও দেখতেছে সেও মুক্তি হাসি এটাও দেখতেছে সেও মুক্তি হাসি দিতেছে উনি দেখতেছে বুঝা ঠিক না এটা তো ওই জমানো হয় আল্লাহ বলে শুনো তোমার বাস শক্তি হরণ করা আমার ব্যাপারে কোনো ক্ষমতা আমার কাছে ওয়ান টুর ব্যাপার ছিল দৃষ্টি শক্তি তোমার কি আমি দিচ্ছি তুমি খুব ব্যস্ত খুব ব্যস্ত আমি যদি চাইতাম তো ছিঁড়ে আনতে পারতাম পারতো না পারতো না হ্যাঁ কি বলেন কি বলো যুবক তোমরা পারে পারে না হ্যাঁ পারে কিন্তু সারাদিনই তো মোবাইলের ভিতরে লাগায় দেখতেছি ঠিক না ওয়ান গিগা টু গিগা ঠিক না সব সিনেমা লাগায় দেখতেছি না সারাদিন দেখতেছি না আল্লাহ কোনোদিন না করতে আল্লাহ বলে না এই জন্য হাদিসের উৎকুচ্ছির ভিতরে আল্লাহ লিখি বলে তোমাকে আমি দেখার ক্ষমতা দিচ্ছি তুমি চাইলে দেখছো না গায়ে দেখছো আর তোমার চোখটা এরকমও ছিল না যে বন্ধই হয় না খোলা রাখছি তো খোলা না তুমি ইচ্ছা করলে বন্ধ করতে পারছে কিন্তু তুমি কোনোদিন বন্ধ করো নাই যেটা আমিও তোমার উপরে বন্ধ করি নাই স্বাধীনতা তোমাকে দিয়া রাখছি তুমি দেখার মতো দেখছো আজকে আমি সব কিছু তোমার থেকে বরণ করে আমি রাখি এই জন্যই কোরআনে বলা আছে তোমার মুখে আমি মহর মারব ঠিক না ইয়াসিনের ভিতরেই আছে তারপরে বাক শক্তি দিব তাকে বলে তোমার চক্ষুকে বাক শক্তি দিব কানকে বাক শক্তি দিব একটা হারিস মনে উঠলো জন্য বলি আমরা তো এখন মসজিদে যেতে অভ্যস্ত না ঠিক না মসজিদ আমাদের কাছে ভাল লাগে না ভালো লাগে হ্যাঁ কোন না কেন ভালো লাগে এই জন্য তো লম্বা কেরাত করলে কি কোন করে তো কোনো নাই খালি নামাজ পড়ার করে বস এখান পাইয়ে কি নামাজ পড়ানো বস তো আর কোনো কাম পাইস নাই এটাতে খবর আছে না আমার দোকান খোলা আমার তো অফিস আছে এটা তো সে তো লম্বা লম্বা ক্লাস করতেছে আর আপনি বিরক্ত হয়েছে ঠিক না অথচ কেমতের দিন উত্তরাতের কাছে যে একদল ব্যক্তি দাঁড়ায় থাকবে তো ফেরেস্তারা জিজ্ঞাসা করবে আলা তা বলুন তোমরা পারবো না আবার ফেরেস্তারা বলবে পার হওয়া ব্যক্তি তো তোমাদের কোনো গতি নেই এমন না যে এইবারই পারি বসে থাকবা লেপটি মেয়েরা লেপটি বোঝেন হ্যাঁ এই যে যেরকম বসছেন আর কি ঠিক না এটাও চলবে না পারবো না কেন তো বলবে না খাওয়া করছে রাখতে করছে ভয় পাইতেছি বলে কিসের ভয় বলে আলাপ আলাপ তারাও না হোক দুটো যে হুঙ্কার শুনতেছ না হুঙ্কার उनका सुनते আর অগ্নি শিকার গুলা देखते सुना হুজুরদেরকে জিজ্ঞাসা করেন লাউ কুলতি আপনি দুনিয়া যদি একটা অগ্নি শিখা শিখা বোঝেন কামারের দোকানে এখন আপনাদের বাজারে কামারের দোকান দিবে দা বানায় দা এ যখন বাকি টান দেয় তো অগ্নি শিখা হতে থাকে না আল্লাহ রসুল বলতে একটা যদি দুনিয়া নিক্ষেপ করা হয় জাহান্নাদের একটা কেমন পর্যন্ত কেউ এই জমিনের সবুজ দেখবে না আমার মনে আছে গত বছরের আমি কোরআনে সুরায় নুনে একটা চিন্তা আছে সুরায় নুনে বাপ বড় ধার্মিক ছিল দশ কিলোমিটার তাদের বাগান ছিল কত কিলোমিটার দশ কিলোমিটার আমি চারিবার দেখছি চারিবার গত বছর দিচ্ছেন গত বছর ডিসেম্বরে এই ডিসেম্বর বেরো এই ডিসেম্বর নয় আগে ডিসেম্বরে তো দশ কিলোমিটার বাগান ছিল তাদের তো বাঘ তিন বাঘের একবার ফকিরকে দেওয়া দিল আর ওই পাহাড়ও এখনো রাখা আছে বিক্ষুব্ধদেরকে ডাকার জন্য বাঘ ওই পাহাড়ের চূড়ায় আগুন চলে জ্বালাইত যখন ভিক্ষুকরা চতুর্দিক থেকে আগুনের দিকে তাকায় থাকতো সারা বছর যখন দেখত আগুন প্রচলিত হয়েছে তো সব দৌড়ে আসতো আর বাপ দিয়া দিত বাপ মারা যাওয়ার পরে ছেলেরা ভাবছে যে আমরা আর এত বড় ক্ষতি হইতে দিব না বাপ তো বুড়া মানুষ পুরান জমানার মানুষ না কি বলে ছেলেরা তুমি বুঝো কি তুমি কিছু বোঝো না তুমি ডুবে দেখছো না তুমি সৌদি আরব দেখছো না তুমি দুনিয়ার কিছু রোজাও ঠিক না খালি মশারির নিচে হয়েছ আর এখানে বড় হয়েছ নাজিরাজ বাজার আর বাড়ি নাজিরাজ বাজার আর বাড়ি নাজিরাজ বাজার আর বাড়ি শিখতে বেশি তুমি একটু সরব হতে ঠিক না তুমি কিন্তু তো ছেলেরা মনে করছে বাপকে যে বাপ বুঝে কি অর্থ কিছুই বোঝে না এটা এই বছর আমরা দিব না লম্বা কাহিনী আমি শর্টে ধরতে দিয়ে আপনাদেরকে বুঝানোর জন্য তো রাত্রে তারা বলছে আমরা ফসল এটা চুপে নিয়ে আসবো রাত্রে যে হাতটা হারায় গেছে যেই পাহাড় থেকে আগুন বাকি হয়ে দশ কিলোমিটার বাগানকে পুলিশ সাজ করছে পুলিশ সাজ কসম খোদার আমি চার বারো তের কিলোমিটারের বেশি ঘুরতে পারিনি এখনো মাটিগুলা কয়লার চেয়েও কালো অথচ ওইখানে পানি দিয়া চতুর্দিকের জমি চাষ হয় কিন্তু ওই দশ কিলোমিটারের ভিতরে একটা গাছের চিহ্ন ওইখানে পানি দিয়ে চতুর্দিকে চাষাবাদ হয় সন্ধ্যা থেকে কমে এক ঘন্টা লাগে গেছে কালো তো কালো আমরা তিন গাড়ি গেছি তিন গাড়ি বোঝাল যে আজকে অনেক দূর যাব দেড় কিলোমিটার যাওয়ার পরে কারো বুকের ভিতরে আর সাহস ছিল না যে আর এক ইঞ্চি আমরা আগে বাড়ি বয়স হতে বয়স অথচ আমরা সকালবেলা এগারোটায় গেছি এগারোটা রাত্রে না আজাদের একটা ভীতি এখনো এখানে বিরাজমান আমরা বাংলাদেশে পুরা জমার ছিলাম পাকিস্তানের তারেক জামিলও ছিল সাথে আমাদের একসাথে আমরা সফল করছি ছত্রিশ দিন ছিলাম আমি ওনাকে নিজে বলছি যে আপনি তো বড় বাহাদুর আমাকে পিঠে ছাগল দিয়া বলতেছে মুক্তি কাজন দাঁড়িয়ে কি হিম্মত নেই এক করুন আগে ভাড়া হিম্মত আমার স্কুলে নেই আগায় পিঠে তাড়াতাড়ি চলো তো প্রত্যেকে জানি কোর বাড়িয়ে দেয়া গেলাম কি জানি বলতেছিলাম মধ্যখানে এটা মনে আসলো বলতেছিলাম যে দুজকে ভয়াবহতা দেখা বলবে না খাওয়া মুক্তি রাত রাতের ভয় পাই গেছি তো ফেরেস্তা জিজ্ঞেস করবে মান আনছি তোমাদের পরিচয় কি কাজ আসবে তো একটাই কাজ আসবে সর্বপ্রথম শব্দ সেটা চোখকে মুখ দিয়ে বাণী হবে বলবে আমরা মোহাম্মদ সাল্লাহ আলহিমের ফেরেস্তাদের চক্ষু কপালে উঠে যাবে কপাল অন্তুম উম্মতা আহমদ উম্মতা মোহাম্মদ উম্মতুল মরহুমা উম্মতুল হাম্মাদুন উম্মতুল নবী উখরিজাত লিন-নাস উম্মতুল খায়রুল উমাম তোমরা ওই উম্মত এগুলো সব হাদিসের শব্দ কোরআনের শব্দ এই উম্মত আল্লাহ উম্মতের মরহুমা বলতে দয়াকৃত উম্মত উম্মাতুল হাম্মাদুল প্রশংসাকৃত উম্মত আল্লাহ প্রশংসা করতেন তো একটু করো একটু একটু তোমাদের ব্যবস্থা হয়েছে একটু করো যেখান থেকে হাদিস মনে তো ভালো লাগে না মসজিদে গেলে কষ্ট ভালো লাগে না মসজিদে যা থাকতেও ভালো লাগে না কোন মতে ঢুকলাম নামাজটা পড়িয়ে দৌড়ে হয়ে গেলাম ঠিক না অথচ আল্লাহ রসুল বলে প্রত্যেক মুসলমানের ঘর প্রথম প্রথম আপনাদের জন্য নাম দিব চিকাগন গোলামায়ের দেশ পায়ের নিচে আলেন করে চিটাঙ্গে এত আলেন পায়ে দিলে কদম দিলে আলেন করে বসে

যে আমি অমুক মতো বলে আপনি অমুক মতো বলে লাখের মতো বা তারের উপরে কার চিনেন কার চিনেন ঘরের ভিতরে আমাদের বাসায় কার বলে আপনাদের বাসায় কি বলে মাথান মাথানের উপরে রেখে দেন দুনিয়া মাথানে রেখে খায় শেষমেশ দেয়া দেখে কাছে ঘুরে গেছে ঠিক না এইটাদের উপরে যায় দাঁত বেরোয় না ওদের থেকে দাঁত লতা বেরোয় না এইটাদের উপরে না আমার মতবাদের দিকে দেখেন আপনার মতবাদের দিকে দেখেন আসেন আসেন মতবাদকে ভুলি জীবনকে করি যদি মতবাদ না বললাম আর এটা নিয়ে যদি টানা হাতলা করতে থাকলাম একটা দিন শুধু হাতে হাতে কখন খোদা ওই হাত ওই দিন যদি হাত থেকে বাঁচিয়ে পাওয়া যায় তো আপনিও আফসোসের মাথা দেওয়ালে মারবেন আমিও আফসোসের মাথা দেওয়ালে মারব আমি এই বইটা মারব যে আমি আমার জাতিকে বুঝাইতে পারি নাই আর আপনি মারবেন যে আমি করতে পারি নাই ঠিক ঠিক না সত্য তো আপনি মারবেন যে আমি করতে পারি নাই আর আমি মারবো আমি বুঝাইতে পারি নাই কেমন আল্লাহ রসুল পরে পড়াদের ব্যাপারে হাত উঠায় বলছিল আর আল্লাহ আমি আমি পুজোইতে পারি না এদেরকে যদি পুজোইতে পারতাম তো এরা আমাকে রক্তে রঞ্জিত করতো না এরা আমার জুতার ভিতরে রক্ত দিয়ে আটকায় দিত না আমাকে নয় কিলোমিটার দৌড়াইত না আমাকে দৌড়াইতে বাধ্য করতো না আমার আয়সারা দিয়ে মাও তারা না একদিন জিজ্ঞাসা করতেছিলেন সবচেয়ে কষ্টের দিনতে হবেন না সবচেয়ে কষ্টের দিন আপনার কোন দিন ছিল তো চোখের পানি ছেড়া বলতেছে আয়সা আয়সা আয়সা আয়সা এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না আয়সা আমাকে এই কথা জিজ্ঞাসা করো না সবচেয়ে কষ্টের দিন আমার কোন দিন ছিল বলে আয়সা সেটা তোমার নানির পক্ষ থেকে ছিল নানির পক্ষ থেকে আম্মা জানেন নানির সম্পর্ক পারেনের সাথে ইতিহাস কোথায় দেখেন আম্মাজানের নানি বংশধর পায়ে পড়ারা পায়ে পড়ারা তোমার নানি এসে পক্ষ থেকে তোমার নানি এরিয়ার লোকের পক্ষ থেকে বলে যারা একটু বর্ণনা দেন না বলে আমি তাদেরকে ডাকতে গেছিলাম ডাকতে শুনো শুনো শুনো শুনো আয়সা শুনো তারা আমার কথা শুনবে তো আমি তাদেরকে পুজে দিতে পারি নাই যুবকরা আমার পিছিয়ে লেগে গেছে আমার উপরে পাথর বর্ষণ করতে আর স্বামী ক্লান্ত হয়ে বসে আমাকে তাল করতে বাধ্য করতে আমার দৌড়াইতে বাধ্য করতে আমার পাথর বর্ষণ করতে আমার আমি দৌড়াইছি আমার ক্লান্ত হয়ে বসে আমার আমাকে করতে বাধ্য করতে আমার দৌড়াইতে বাধ্য করতে আমার আমি দৌড়াইছি আমার আমি বসে রেখি আমার আমাকে দাঁড় করাইছে আমার আমাকে দৌড় দিতে বাধ্য করতে আমার আমি দৌড়াইছি I say about them, Lord, excuse me, that's what I'm doing. Lord, excuse me, that's what I'm doing. Lord, excuse me, that's ছয় মাইল ছয় মাইল নয় কিলোমিটার ছয় কিলোমিটার দৌড়ে আছেন मेरे भाइयों दस के बीस से काम कृष्ण का मौका आदमी আরে খোদা তেরে দেওয়া তুই তো মদদগার চোখের পানি ঝরানো ব্যতীত কোন রাস্তা আমাদের সামনে খোলা নেই ওইগুলো মোহাম্মদ রসুল্লাহ নামের কাছে আছে তারা বলবে থামো থামো আজকে প্রশ্ন নিয়ে দেখতেছি ভালো লাগে না শত প্রশ্ন নিয়ে দেখতেছি রাখো তোমার প্রশ্ন পুরো তুমিও যাকে মানো আমিও তাকে পুরো ইতিহাস পুরো কিতাব সামনে মুসলমানের গড় ছিল মুক্তি মসজিদ গুলাকে টাইনা নিয়ে যাওয়া হলো বলতে রাতের কাছে আমরা মসজিদকে শক্তি পারে না পারে না ধরার শক্তি দিবেন পারে না পারে না বলার শক্তি দিবেন পারে কি পারে না নেওয়ার পরে ফেরেস্তা বলবে তোমার ভিতরে যাদের সম্পর্ক তোমার সাথে ছিল যারা তোমাকে আবাদ করতে আবাদ যারা তোমার দরজা বন্ধ হইতে দেয় নাই চব্বিশ ঘন্টা তোমার ভিতরে করা ছিল তোমাকে আওয়াজ করতে আওয়াজ তোমার সাথে যাদের তিল লেগা ছিল তিল একটু পরে পরেই গড়ি রেখে এত গড়ি রাখার কি ব্যস্ততা বলে আসাম কখন হবে কখন মসজিদে দেখো দিন মসজিদের সাথে লেগা আছে দুটো সবাইকে ঢুকাবে না পয়সা পয়সা ঢুকাবে যারা মস্তিষ্কে আবাস করছে মস্তিষ্কের চর্চা বন্ধ হতে দেয় নাই চব্বিশ ঘন্টা মস্তিষ্কে যারা আবাস করছে মান আমারা যে আবাস করছে মস্তিষ্কে তাদেরকে ঢুকাবে মস্তিষ্কে বলবে এবার শান্তির সাথে এদেরকে পার করা দাও মধ্যখানে দুটা শব্দ আমি বুঝা রেখে আনবে এখন মনে হচ্ছে ফেরেসটা জিজ্ঞাসা করবে তোমরা সমুদ্র এবং নদী দুনিয়াতে কি করে পাড়ি দিতে এখন পঞ্চরা পাড়ি দাও না তো তারা বলবে এখানে বড় বড় সাম্পান ছিল সাম্পান সাম্পান ছিলেন হ্যাঁ আমরা নাকি চিনবো সারা দুনিয়ার তো সাম্পান দিয়ে আপনাদের মাথায় ঠিক না মাথা ফেলা দিতেন না সম্পান দিয়া হ্যাঁ মনে হয় বলছেন না যুবকরা কিছুই বলছে ঠিক না হ্যাঁ? হ্যাঁ? বড় বড় শীত দিয়া পারে দিচ্ছি শীত দিয়া সকল ফেরেস্তারা বলবে করো শীতের ব্যবস্থা আমরা করতেছি তখন মসজিদ গুলাকে চেনা নেওয়া যাবে মসজিদের ভিতরে ঢুকানো কমপ্লিট হলে ফেরেস্তারা বলতে আহ্বারু সালাম শান্তির সাথে এদেরকে পার করা যায় ঠিক মূর্তি পার করাইতে যাবে তো দুজন চিৎকার চিৎকার তোমার একটা ব্যক্তিগত নূর আছে আমার আজকালটা করা হল নূর যাদেরকে টুকাইত তাদেরও নূর আছে নাও আকার তাহম আমি যদি তুমি তাদেরকে পার করো তাই তোমার আলো আর এদের আলো তুই আরো সংমিশ্রণ হয়ে নূর আলা নূর হয়ে আমার আলো আর আমার আগুন চিরদিনের চিরদিন যেটা আমার উক্তি শুনে উক্তি কি উক্তি আমার দরখাস্ত শুনো দরখাস্ত একটা উদাহরণ নেই যমুনা ব্রিজ দেখেন হ্যাঁ সবাই মনে হয় দেবে না ঠিক না যদি কেউ নতুন যমুনা ব্রিজে যায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো আসতে আসতে হ্যাঁ? চালা কেন কেন কেন একটু দেখালে না যমুনা পাঁচ কিলো লম্বা ঠিক না পাঁচ কিলো লম্বা সাথে ট্রেনেরও গাড়ি একটু দেখাবে আস্তে আস্তে যাবে দুটুকু বলবে তোমরা যদি আমার ঘর তুমি যদি এদেরকে যমুনা ব্রিজ দেখানের মতো নিয়ে যাও আমার আরো জন্য হারা ফেলবো তুমি এদেরকে এরকম ভাবে পার করো জিনিসের ভয় এদের দিয়ে আচ্ছন্ন দুদকের ভয় এদের যেন খবরই না হয় পার হয়ে গেলে এখান থেকে মনে হচ্ছিল মসজিদ মসজিদ মসজিদের সাথে আজকে সম্পর্ক জোড়া একটা দিন মাত্র বাকি একটা দিন একটা দিনে আমাদের সম্বল যদি হারায় হারায় একটা দিন তাই আফসোসের দেওয়াল যেরকম আমি মাথা আফসোসের মাথা যেরকম দেওয়ালে মারব আমিও দেওয়ালে মারব যদি আপনাকে বুঝেই এই জন্যই বুঝেই থেকে এসেছি একটা দিন আমার মূল্যায়নের আর একটা দিনের ভিতরে আমার মূল্য উৎসাহিত মনে উঠল এক কাহিনী না বর্ষে বুড়া বুড়ারা বলতে পারবো আগে আমাদের দেশেও ফার্সি আসিল ঠিক না হ্যাঁ মেয়ের লোকেরা পর্যন্ত ফার্সি জানত আর চিটাঙ্গে তো এরকম ছিল মেয়ের লোক পর্যন্ত কালিমা মুখাস্ত ছিল কারিমা পাঞ্জেনামা কি ছিল মুখাস্ত ছিল কারিমা পাঞ্জেনামা মুখাস্ত ছিল স্যারের টান যদি স্যার ছিলেন স্যার হ্যাঁ যদি কাতারি করছিলেন কাতারি কুচ্চা আপনারা দেখি করে আরে না কুচ্চা তো পায় খেলের পাড়ারে ঠিক না দেরি কর দেরি কর যদি মাদ্রাসার ছেলেরা স্যারের টান দিত তো ভিতর থেকে জোয়া বেড়া করতো জোয়া এরকম পারদর্শী ছিল তো ভারতবর্ষের কোন কবি না জানি পারস্য দেশের কোন কবি একটা ছন্দ রেখা ছেড়া দিচ্ছে যেটা দ্বিতীয় লেখলা চাই দ্বিতীয় ছন্দ চাই মিলানো আমি যে দেশে গিয়ে আছি মুরিতানিয়া এদেরকে বলা হয় সোহারা সমস্ত মানুষ ওই দেশের কবি আরো দেশের ভিতরে প্রবাদ বাক্য আছে যে মুরিতানিয়ার মানুষ মারপ্যাটের থেকে কবি হয়ে বাড়ি যায় বাস্তবিক সত্য আমি যে পরীক্ষা করে দেখি বাচ্চাকে একটা আর্মি ছন্দ বলবেন ও আরেকটা যদি নাও পারে বানাই আপনাদের এটা দিবে এই ছোট ছোট বাচ্চা আপনি একটা ছন্দ বলবেন না আরবি ও যদি না পারে আরেকটা বানায় আপনার মুখে ফেলে দিবে আমি গাড়িতে আসতেছিলাম মুক্তি সাহ ওইখানে আমি ওকে যখন বলছি তো এই গাড়িতে আসার যাওয়ার ব্যাপারে ও আমাকে দশ মিনিট কবিতা শুনে আনছে দশ মিনিট আমি আটকা বাক্কা রয়ে বাস্তবিক শব্দ আরেকটা শব্দ ছন্দ মিলানোর জন্য তো নাকি ভারতবর্ষে আসছিল ওটা ঠিক না কি জানি প্রথম ছন্দ জানি কি আরে আপনারাই তো ভালো জানেন वो सूर्य আল্লাহ কাছে তো এক মহিলা বানায় দিতে দ্বিতীয় সুন্দর মগর এসছে ভুটানের সুরমা আলু তো এটার উপরে মহাব্বত নামা লেখা হয়ে গেছে দিশা তো সে একদিন লেখা পাঠাইছে তোমার নাম কি তো সে কবিতার ছন্দতে বলতেছে দর্শকুন মস্তি মনম চুর বুয়ে গুল দর গুরবে গুল হালকে দারত মহিলে দারত দর্শকুন বি নজমুরা আমার কথার ভিতরেই আমি লুকায়িত আছি তার নাম নাকি ছিল দেবুন নেতা ঠিক না কথার ভিতরেই লুকায়িত বাস্তবিক তরুণ আমাদের এক দিনের ভিতরে এক দিনের ভিতরে আমার অপমূল্যায়ন লুকায়িত আর আমার জীবনের মূল্যায়ন লুকায়িত বুঝে কিছু পারলাম বুঝলেন আপনারা একদিন কসম খোদা আল্লাহ রসুলও বলতেছে কোরআনও বলতেছে ইয়ম ইয়ম ইয়ম ইয়ম ইয়ম ইয়ম ইয়ম ইয়ম ইয়ম ইয়ম একদিন একদিন একদিন শুধু একদিন তোমার একদিন বাকি ইয়মুন কোরআনে কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় পাবেন আল্লাহ একদিনের কথা বলতে ইয়মুন ইয়মুন ইয়মুন ইয়মুন তোমার বাকি এটার ভিতরে তোমার জীবনের মূল্য রয়ে গেছে তোমার মূল্যায়ন রয়ে গেছে যেরকম ওই মহিলা বলছিল যে আমার নাম আমার কথার ভিতরে লুকায়িত রয়ে গেছে যেরকম ফুলের নাম তার ফুলের ভিতরে লুকায়িত আমার নামও আমার কথার ভিতরে লুকায়িত আমাদের জীবনের মূল্য আমাদের এক দিনের ভিতরে লুকায়িত আমার জীবনের আফসোস

নামাজ যদি প্রতিটা শক্ত হয় কসম বাদ করছে কোন ব্যক্তির যদি শক্ত হয় তো আল্লাহ তাকে ওইটা পাওয়াই দেবেই পাওয়াই দেবে পাওয়ানো সে ওইটা পাবেই পাবে নিয়তে দরিয়া পার নিয়তে আপনারা মনে হয় শুনছেন কোন হুজুর পেটে বিসমিল্লা দয়া দরিয়া পারাউন যায় ঠিক না তার জন্য কি হয়ে গেছে যখন হুজুরকে দাওয়াত দিছে নদীর পাড়ে তার বাড়িতে যেতে হয় তো হুজুরের কইছে হুজুর নদীর পাড়ে যায় কয় যে নৌকা করি চা আমি তো বেরিয়ে পারি আর আগে আর যাই আমার তো নৌকা লাগে না তো মানে আপনি না বললেন বিসমিল্লা নৌকা পালন নদী পালন যায় ওই দিন থেকে তো আমি আইটাই কোনো নৌকা ছাড়াই আপনি নৌকা কেন খোঁজেন কি বলছে তোর একই হয়ে গেছে হ্যাঁ সৌদি আরবের কি মনে হয় ও পাইলট আমি চালাই চালান দিতে দেরি করতে ঠিক না ঠিক না আরে হাসিন কেন সত্য জিজ্ঞেস করে যেরকম মনে হলেন জরে নামাই তাড়াতাড়ি নাম বাটা দিয়ে সাত ঘন্টা গতি নাম দিতে তুই নাম কত দাঁড়িয়ে তো রয়ে গেলাম চালায় মক্কাতে মদিনা পর্যন্ত কয়েক ঘন্টায় তিন ঘন্টায় নিয়ে গেছি সিলেবাস তো দেরি করে চলিলাম নাম তুই আমি চালাম চালায় গেলেন বাস্তবিক সত্য এটাই সত্য কোন ব্যক্তি যদি প্রতিজ্ঞা সত্য হয় আর কঠোর হয় সত্য যদি হয় বাস্তব হয় আপনার কথা যদি অঙ্গীকার যদি দৃঢ় হয় এটার উপরে আপনি আপনাকে ওটা আমরা পাওয়াবই পাওয়াবো বিদায় সুসংবাদ আপনাদের জন্য যদি অঙ্গীকার কষ্ট হয় তাহলে আল্লাহ এটা ব্যতীত কাউকে লোক দিবে না যদি পূর্বক্ষণে হয় তারপরও দিবে আদি মনে উঠলে যদি বলতেছি মেরে ব্যস্ত মেরে ব্যস্ত হুজুরকে তাহলে কি খানতেছেন খান না সারা কথা জিবির একটা দূরে আছে জিজ্ঞেস করতে আপনি কাঁদেন কেন তো ভাই তুমি তো জানো আমার কান্না উন্মতের জন্য যদিও উন্মত আজকে কাঁদে না ঠিক না উন্মত তো কাঁদে কাজের জন্য ঠিক না হ্যাঁ? চাষের জন্য কাজে কুম্বত কাজে সিনেমার জন্য কুম্বত কাজে টেলিভিশনের জন্য কুম্বত কাজে পৃথিবীর জন্য কুম্বত কাজে দুনিয়ার বস্তুর জন্য নবীর জন্য তো উন্মুখ কাজে না তোমাকে ভাই আমার খান্না উন্মতের জন্য বলতে আমি সুসংবাদ নিয়ে আসি কি সুসংবাদ আমি খুব দ্রুত চলবো কিছু সংবাদ আপনার উন্মত যদি মৃত্যুর এক আল্লাহ রসুলের কান্না থামাইতে পারে না মাত্রা বেড়া গেছে এক বছর তিনশো পঁয়ষট্টি কিন্তু আল্লাহ তো আমাকে বলতেছে এক সময় আমার উন্নতির উপরে আসবে সকালে মুসলমান হবে বিকালে কাপের হবে বিকালে মুসলমান হবে সকালে কাপের হবে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন এই হাদিস ওই জমানায় আমার উন্মত এক বছর আগে সবা কুকুরা চলে দিয়ে কান্নার মাত্রা হয়ে গেছে দ্বিতীয়বার আসছে জবাব নিয়া এক মাস আগে যদি সবা করে চাইলেও প্রভু আল্লাহ রসুলের কান্না আরো বাড়ছে বলছে জিগরি তিরিশ উনত্রিশ দিন আমার কোনো সবা করতে পারবে না তৃতীয়বার আসছে যদি এক সপ্তাহ আগে বলতে সব আশা চাইলাম তিরিশ ষাট দিন আমার উন্নত পারবে না জিগরি বলতে একদিন আগে বত্রিশ ঘন্টায় ডিগ্রি একদিন হয় আমার উন্মত পারবে না ফেতনা প্রমাণ আসতেছে কালাইনির মতলিনি অন্ধকার কুটকুটে রাষ্ট্রের মতো ওর ফেতনা আমার উন্মতের উপরে ছাপায় করবে ছাপায়া যেরকম শীত আমাদের উপরে ছাপায়া করতে রাত্রের অন্ধকার আমাদের উপরে ছাপায়া করতে এরকম আমার উন্মতের উপরে ফেতনা ছাপায়া করবে ছাপায়া আরেক সন্তান তার সন্তান দিকে জানেন হ্যাঁ ইন্টারনেট খুলে বসে গেছে ঠিক না কোথায় কোথায় হচ্ছে বলো তোমরা বলো যুবকরা কোথায় কোনো ভালো জায়গায় হচ্ছে হ্যাঁ অন্ধকার অন্ধকার অন্ধকারের মতো সে না আল্লাহ রসুল চিত্ত অর্জা বলতেছে চিত্তা হ্যাঁ আমি কেমনি বুঝাবো আপনাদেরকে আমাদের এক একটা জিনিস সুরক্ষিত করার জন্য মোহাম্মদ রসুল্লাহ আমাদের ময়দার রুটি হাতে নিয়ে চোখের পানি গড়ায় বলতেছে মা কালা রসুল্লাহ পাত্র আল্লাহ রসুল কোনদিন রেখে নাই বলতেছে আমি কিছুটা খাবো রাখো রাখো রাখো রাখো বলতে কি খাইছে বলে আমরা হাত দিয়া চাকা দিয়া আমরা গমকে ফুলাইছি কিন্তু ওগুলা ভাঙে নাই সবার সবার হয়ে গেছে ওইটা নিয়ে কোনো মতে রুটি বানাইছি ওইটা সারা দুনিয়া থেকে বিদায় নিতে ও আমার হাতে ভয়টা রুটি আর কোনো করবে না যদি খাইত খাইতে পারত যুবক একটু কান আসুন আমি তো হিতা শান্তি হিতা শান্তি ও মা তুই একটু শোন ও ভাই তুই একটু শোন ও বাবা তুমি একটু শোনো মেরে দোস্ত আমরা গীতাকান্তি হিসাবে বলতেছি মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাহ আলাইসাল্লাম একটা জিনিস পুঙ্খানো পুঙ্খানো তোমাদের কি অবস্থা হবে তোমাদের মেয়েরা অবৈধ হয়ে যাবে যুবকরা সব তোমার অন্ধকারে ডুবা যাবে যেরকম আজকে ডুবা আজকে ডুবা গেছে বলে ডোবেছে না ডোবে সত্য তো নির্যাতন বলছি না অন্ধকারে ডুবা গেছে আল্লাহ রসুল চিৎকার পানি ছড়ায় আওয়াজে বলছে ওই দিন তোমাদের কি দশা হবে যেদিন তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে অবাধ্য ও মা বোঝ বোঝ বোঝ একটু বোঝো অবাধ্য যখন খুশি তখন বাড়ির থেকে বাড়ি হয়ে যায় ও মা পর্যন্ত কি অপেক্ষা করতেছে বিচারবস্থান কি অপেক্ষা করতেছে ব্যবস্থা তুমি একটু সামনের জীবন কাটা নাকি তোর জন্য তো জান্নাত এত সহজ যে দুনিয়ার কারণ আল্লাহকে খবর করে না জান্নাতকে আজমা ইমরাতি আমানাত আলা রাব্বিহা ওয়া সাল্লাত খামসাহা ওয়া আসসামাত সাহরাহা ওয়া আতাআত বাহলাহা فلتدخل الجنة من أي أبواب الجنة شاءت وإيه نفسي دنيا يا যাকে আর দরজা রাখবে তার ভিতরে জান্নাতের ভিতরে ঢুকার জন্য ও মা তুই তার সাথে তুইও এক ব্যক্তিত্ব তুইও এক ব্যক্তি যে আর জান্নাত তোর জন্য খোলা যেটা দিয়ে মনে চায় জান্নাতে আর জান্নাত করে হাত দিবে কর্ম কতটুকু অল্প কর্ম কতটুকু অল্প ইমান নামাজ রোজা স্বামীর অনুগত আর পর্দা কি স্বামীর অনুগত হরে মা তুমি জানো না আমরা জানি কসম খোদার কসম আমি দুই হাজার আটে গেছি ইউরোপের পঁচিশ দেশে একসাথে আমি রুমে বসেছিলাম একদিন ইটালিতে যেতে যেতে একজনের কামড়ায় গেছি সাতজন তারা এক কামড়ায় থাকে ইটালি হইল ইউরোপ ইউরোপ এক টাকা বাংলাইলে এখন একশো দশ টাকা পাওয়া যায় সাতজনকে কামড়ার ভিতরে গিয়া বসছি একটা ছেলে আমার হাত ধরে ক্যান্ডার দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কাগজ কেন বলে হুজুর জানেন না এই জন্য কাঁদতেছি আমাদের কষ্ট আপনি শ্বশুরকে দেখতেছেন একটা ছোট কামরা আমরা সাতজন থাকি বাতিলটা আমার সামনে নিয়ে আসবে সকালে বাহির হয়েছি আঠারোটা ঘন্টা কিনতে পাকানের সময় নেই মাত্র দুটা আলু সিদ্ধ করছি একটা বিল পোস্ট করছি এটা দিয়া ছায়া কোনো মতে একটু ঘুমায়া আবার সার সকালে চলে যায় কিন্তু প্রতিদিন বাড়ি থেকে ফোন আসে টাকা পাঠাও না কেন টাকা পাঠাও না কেন আমি সাত দিন ছিলাম সাত দিন কখন খোদা আমার চোখেও পানি চলে আসছে পানি আমি আপনাদেরকে যে পানামন করতেছি না এই জীবনে বহুত আল্লাহ আপনাদের দোয়ার পরে আশিটার মতো দেখ আমি দেখছি এতটুকু বয়সে আমার জীবনের অনেক পানি চোখের অনেক পানি আমার পরে গেছে শুকায় গেছে অবস্থা দেখলাম অবস্থা অবলম্বন করে পানি চোখে এখন আর পানি মনে হয় না এখন প্রতিদিন পাওয়ার বাড়তেছে কেননা পানি চোখে না থাকলে পাওয়ার বাড়বে চশমার পাওয়ার বাড়তেছে বলে দেখেন একটু আমরা কি কষ্টতে থাকি আর কি হার বাংলা পরিশ্রম করি ওলামা ওলামা আমি এত কিছু বলতে পারবো না আলে মদের দোকানে চাকরি করতে দেখি মদের দোকানে কসম মদের দোকানে যদি আমার কাছে ওই খাতায় পরিচয় লেখা আছে হতে পারে কেউ তাদের গ্রাম দিতে পারে মদের দোকানে চাকরি করে মদের দোকানে আমি জিজ্ঞেস করলাম নতুন মদের দোকানে কেন কোথায় মসজিদে কি পাবো বাড়ির থেকে প্রতিদিন ফোন আসতে থাকে টাকা পাঠাও আমরা না খেয়ে কত পরিশ্রম করে এরা পয়সা পাঠায় দুবাই মিডিল ইস্টে তো প্রতি বছর যাওয়া হয় একটা ছেলের কর্মব্যস্ততা দেখে কত কষ্টের বিনিময়ে পাঠায় ও মা ও মা ও মা ও মা ও ভুল একটু তুই আকলের পর্দাকে সরা একটু ভুল সে জানেই না এইখানে কি করতেছে ঠিক না যদি একটু সবুর করতি একটু কতদিন সবুর একদিন মাত্র আবু বছর আট দরজা থেকে ডাকবে ও মা তুমিও আট দরজা থেকে ডাকবে অল্প বস্তু যদি একটা দিন খরচ করেন একটা দিন এটা আল্লাহ রসুল নিজে বলতে আল্লাহ রসুল নিজে আরস ছায়া দেওয়ার জন্য তোকে আরস তো কাজে আরস সে তো থাকবে কোথায় ওই যুবক আমার ছায়া তার জন্য আজকে নির্ধারিত লা আরসের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না সবার দুনিয়া দিল্লু হুমুল্লাহ তাহতা দিল্লি আরশি ইয়মালা দিল্লু ইল্লা দিল্লু ওই দিন আরসের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না সূর্য তার সমস্ত দূরত্বকে অতিক্রম করবে মাথার উপরে এক মাইল উপরে দাঁড়াবে তোমার তিনুল আর তাকায় আর জমিনকে উল্টায় দেওয়া হবে শরীরের কোনো কাপড় থাকবে না সূর্য তার পরিধির তার যৌবনকে দেখা দিতে আজকে সূর্য তার বৃদ্ধ অবস্থাকে আমাদের সামনে বিকাশ করাই দিতে ওই দিন সূর্য তার যৌবনকে দেখাবে তার যৌবন কিরকম ওই দিন তোকে দেখা হবে সব পূর্ণ সব না ওই যুবক একদিন মা তোমার জন্য একদিন বোন তোমার জন্য একদিন একটা দিন মাত্র সবর করা একটা দিন আল্লাহ এমনি শিক্ষক দিতে বলেন না ও আমার উন্মতের যুবকরা শুরু শুরু একদিন আসবে তোমরা বেতনা জোয়ারে বসা যাবে অন্ধকারে বেমা যাবে ওই দিন কি অবস্থা হবে মেয়েরা একদিন মা বোন অবাধ্য হয়ে যাবে আল্লাহ বলতেছে পর্দা মা বলে কিসের পর্দা মন বলে কিসের পর্দা মনের পর্দাই তো বড় পর্দা ঠিক না মনের পর্দাই মনের পর্দাই বড় পর্দা ঠিক না ঠিকই তো বলে হ্যাঁ? যত বাজে চিন্তা হলো মোল্লা কমাতায় ঠিক না বাজে চিন্তা কমাতায় মোল্লা কমাতায় আচ্ছা বলেন টেলিভিশন যদি খোলা থাকে আর রিমোট কন্ট্রোল যদি টিপতে থাকে এটা আগে টিপতে ওই বলে ওই বলে কি বলেন কেউ যদি বলে যে এগুলাতে কিছুই হয় না মনের বড় পয়সা তাকে লেখা দেওয়া দরকার যে তুমি মনে হয় সবই হারায় কিছুই নেই তুমি জিরো হয়ে গেছো আল্লাহ চক্ষু কপালে উঠে করছে আল্লাহ রসুল এটাও কি সম্ভব যে আমাদের মেয়েরা অবাধ্য হবে আমাদের যুবকরা অন্ধকারে বিদায় বিদায় দেবে ভাইও একটা দিন আমাদের হাতে আমাদের মূল্য লুকায়িত আছে মূল্যায়ন লুকায়িত আছে যদি এই দিনটাকে আমি মূল্যায়ন করতে পারি ওই মূল্যায়নের বস্তু বেশি কিছু না আমি কথা শেষ করতেছি উঠাউটি করেন না আপনাদের তিনটা প্রশ্ন করবো বলেন তো এক ব্যক্তির শরীরও আছে হায়াতও আছে কিন্তু আপন নেই তাহলে কি বলবেন হ্যাঁ? কি পাগল ঠিক না এর জন্মটাকে কি বলবেন কি দিশা ঠিক না কি দিশা ঠিক না দিশা বিদায় আল্লাহ একটা দিন আমাদের হাতে এই জন্য আমি আপনাদেরকে সবচেয়ে বড় এর উপরে কোনো নেই শরীর রূপ সবাই বলে না আমরা দুই জিনিসের করি দুই জিনিসের সম্মিলন দুই জিনিসের শরীর আর কি রূপ আমি বলি এটা ভুল তিন জিনিসে আমাদের সমন্বয় শরীর রূপ আর আকার শরীর রু আসল শরীর আছে রু আছে কিন্তু ঠিক না সত্য তো তাহলে তিনটা আল্লাহ আমাদের শরীর রু আসল চলে এইবার আমি ফিরেছি হাতে তিন কয়টা একটা আল্লাহ বলে তোমাকে দিচ্ছি কয়টা তিনটা এই তিনটা বদলা তুমি নিয়ে তিনটার বদলা এক কিলো জিনিস এক দিনের ভিতরে যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে আমি মূল্যায়ন করব তোমার মূল্য এটার ভিতরে নির্ধারিত আপন যেটা তোমাকে আমি দিচ্ছি এর বিনিময় তোমার কাছে আমি তৌহিদ চাইছি তৌহিদ কি আপনের বিনিময় কি আপনের বিনিময় কি তৌহিদ আপনের বিনিময় তৌহিদ রূপ যেটা তোমাকে দিচ্ছি শরীর তোমাকে যেটা দিচ্ছি শরীর এটার বিনিময় হল সুন্দর সুন্নত বুঝেন মাদ্রাসার ছেলে তোমরা বুঝবা কিন্তু পাবলিক তো বুঝবে না সুন্নত বুঝেন সুন্নত হল তুমি ওরকম দেখো যেরকম তোমার নবী তুমি এরকম ধরো যেরকম তোমার নবী করছে তুমি এরকম বলো যেরকম তোমার নবী বলছে তোমার অঙ্গ দিয়ে যতগুলা কাজ বাকি হয় আমি কিনলে বুঝাবো আল্লাহ ইমাম জলদি রহমতুল্লাহ রেখে চেতায় খায় দেন ইমাম মাস্টার থেকে আল্লাহ চেতায় খায় দেন উনার এক পড়ায় একদিন আমি করতে করতে আমি পরেশান হয়ে গেছি উনি বলতেছেন উন্নতের জন্য বাইতুল খালার বাইতুল্লাহ সমান বাইতুল খালা ও বাইতুল্লাহ খাওয়া বাইতুল খালা বলে পায়খানাকে বাইতুল্লাহ বলে মসজিদকে বা দুইটা বরাবর যখন এই শব্দ আমি করছি আমার আসল মিলে রেখেছি রেখেছি বলেছি পরে আগে গিয়ে রেখেছেন যদি কেউ নিজে আল্লাহ পেশা পায়খানাও নবীর তরিকাকে ব্যবহার করে তো পায়খানাও তার আবাদতের সোয়াবের কারণ হবে আর কেউ যদি বাইতুল্লাহ নবীর শূন্যতে খেলাপ করে তো বাইতুল্লাহ ঢুকাও তার সোয়াবের কারণ হবে না পিতার শরীরের বদলায় শরীরের বদলায় তোমার প্রত্যেকটা কর্ম নদীর শূন্যতে ফেরার কেন না হয় এটা হলো তোমার শরীরের বিনিময় তুমি ইশারা করবা তো এরকম নদীর মতো ইশারা করো তুমি হাসবা তো নদী যেরকম হাসে এরকম হাসো তুমি খাইবা তো নদী যেরকম পয়সা খায় এরকম খাও প্রত্যেকটা কর্ম শরীরের অন্য প্রত্যেকটা কাজ একটা দিন মাত্র তুমি নবীর কর্মের সাথে মিল লাগায় দাও এটা হলো তোমার বিনিময় আর হইল রূপ দ্বিতীয়টি রূপ কেননা রূপ মন মনকে দুনিয়াতে কেউ তৃপ্ত করতে পারে না আর কেউ তৃপ্ত করতে পারবেও না দুনিয়ার কোন ব্যক্তি নাই যে তার মনকে দুনিয়াতে পরিতৃপ্ত করতে পারবে যদি পারত তাহলে তাদের টাকার মহল জোগাড়িতে সেরা আর টাকার কোনোদিন আশা করতো না যারা ক্ষমতার উচ্চ শিখরে উঠে গেছে তারা আর কোনোদিন ক্ষমতার লুকি হইত না দুনিয়ায় মনকে কোনোদিন ভরা যায় না আল্লাহ বলে তোর মনকে ভরার জন্য আমি আখেরা নির্ধারিত করছি মা তস্তাহি আন্তরকম অতরুদ্ধ আয়ুরকম فلا تعلم نفس ما أخفي لهم من মনকে আমি জান্নাতে পরিচিত করব বিদায় তুই তো লক্ষ বস্তু আখেরাতকে বানা এটা হলো রুহের পরিবর্তে রুহের বিনিময় লক্ষ বস্তু তোর আখেরাত এই জন্য সাহাবার বলতেন লিখুন নিশাইল বানুল কুনু আপনার আখেরা ওলা আপনার দুনিয়া প্রত্যেক জিনিসের জন্য সন্তান আছে তোমরা আখেরাতের সন্তান বলো দুনিয়ার সন্তান কেউ হলো না লক্ষ্য বস্তু আখেরাতকে বাড়াও দুনিয়াকে লক্ষ্য বস্তু বানায় না তুমি থাকতেই তো একদিন আর এটার ভিতরেই তোমার মূল্য লুকায়িত এটার ভিতরেই তোমার ব্যয় লুকায়িত এটার ভিতরে তোমার সম্মান লুকায়িত এটার পক্ষ থেকে ফুলের মালা লুকায়িত এটার ভিতরেই হাতে পান করানো লুকায়িত এটার ভিতরে লুকায়িত বিদায় তিন জিনিস সবচেয়ে বড় নেওয়া বিনিময় চিন্তা আপনাদের বিনিময় তৌহিদকে অর্জন করো অর্জন করো দৌড় লাগাও দৌড় তালাশে শিখতে থাকো তৌহিদ কখন মোকাম্মল হবে তৌহিদ কোথায় পাওয়া যাবে কোন বাজারে বিক্রি হয় কোন বাগানে ধরে কোন গুদামে আছে কোন জায়গায় আছে কোন দেশে আছে কোন কর্মে আছে তৌহিদকে তালাশ করতে থাকো তুমি তৌফিকের জন্য দৌড় দিবে আল্লাহর তৌফিককে তোমার আগে আমি করতে থাকবো একদিন আসবে তোমাকে আমি তৌফিকের উপরে তৌফিকের সিংহাসনে বসায় নিব দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় তোমার শরীরের প্রত্যেকটা কর্মকে নবীর শূন্যতের উপরে উত্তারা দাও নবী সেরকম হাসতে তুমি এরকম জীবনে হাসো যদি একদিনের হাসি তোমার কবুল হয় কথম প্রধান কথম এক হাসি তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমি আপনাকে দেখাই দিতে হাদিস টিকা নম্বর করবো না হয়ে গেছে এগারোটার কাছাকাছি মামুলি কর্ম কি ব্যক্তির দিকে তাকাবেন তো একটি নির্দিষ্ট কেউ নেই পেশাজীবী মহিলা পেশাজীবী বুঝেন তো বুঝেন আমার লাউড স্পিকার আওয়াজ বহু দূর দূর পর্যন্ত বলতেছে বিদায় সব কথা বলা যাবে না পেশাজীবী মহিলা শুধু একদিনের নয় পেশাজীবী বুঝেন তো এটা তার পেশাই চিরতা জীবন শুধু একটা মানুষ কর্ম সেটা কি কুত্তাকে পানি খাওয়ানো ঠিক না কর্মের দিকে তাকাইলেও দেখা যাবে বিলকুল নগণ্য ঠিক না কুত্তাকে পানি করে সেটা বিরাট কি করছে আবার শরীরের দেওয়াল বানাই করে না শাক বানাইছে হ্যাঁ না মসজিদ বানাই দিচ্ছে কুত্তাকে পানি খাওয়াইছে আর প্রাণী হিসাবেও কুকুর হাদিসের ভিতরে কি আছে ইদা ওয়ালাকাল শুয়োর যদিও নাকি নিকৃষ্ট কিন্তু কোন বস্ত্রের মুখ দিলে তিনবার দিলেই তৈব ঠিক না হুজুর না বেশি দিতেইব বারবার দিতেইব তিনবার দিলেই তো চলবে আরে তোমরা কথা বলবে কেন পাবলিক বুঝবে কি তোমাদের কিছু তো এলেন আছে কবার দিতে হবে তিনবার কিন্তু কুকুর إذا ولد الكلب في إناء أحدكم فاغسلوه সাতবার তো হয়ে গেল না সামানিয়া রা অষ্টম্বর মাটি মহিলার রোগ তাহলে কুকুর হিসাবে ভাবতাম বিশাল বড় একটা প্রাণীকে খাওয়া দিচ্ছে তাও তো না নিকৃষ্ট কুকুরকে কর্ম নিকৃষ্ট সামান্য পানি পান করা দিচ্ছে জান্নাতে যেতে না জানে সত্য তো হাদিসে আছে মিথ্যা তো বলি না আরেকটা দেখেন সব কর্ম কোথাও আঙ্গুল উঠানোর মতো নাই সারা জীবনের কর্ম কোথাও আঙ্গুল উঠে উঠেতে পারবেন না আপনি তার পাখি করতে পারবেন না নামাজ রোজা তসি তাহলি তেলাওয়াত সব কিছুতে ভরা কর্ম বেশি কিছু না মিলাইলে মেলা রয়েছে ঠিক না ঠিক না হ্যাঁ এরকম বিড়াল তো আমরা কত মারছি ঠিক না কতই মারি ঠিক না আল্লাহ দেখাইতে চাইতেছে একদিনের কর্ম যদি তোমার তুমি ভাবতেছ খুলল কিন্তু ওই কর্ম যদি আমার মনোনীত কর্মের সাথে মিল খায় তো তোমার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন ওই একদিনের কর্মে তোমাকে আমি জান্নার দিতে চলব আর এক কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন আমার কর্ম আর আমার চাহিদার সাথে যদি মিল না পায় তো ওই কর্ম তোমার চির জীবনের সমস্ত কর্মকে সুনিশ্বাস করতেও যথেষ্ট আর তোমাকে জাহান নামে নিতেও যথেষ্ট বুঝে দিতে পারলাম হ্যাঁ সঠিক বিদায় মেরে হতো এই মজলিশ বা সেই পর্যন্ত হওয়া আজকে এসেছে আমি আপনাদের কাছে আল্লাহকে হাতে রাখতে আর সাক্ষী রেখা যেন এই দোয়া যে চারিবার করে তার সব শরীর জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায় আল্লাহ ইনি আশ্বাদুকা ও আশ্বাদু হামারাতা আরশিকা ও মালাকিকাতিকা ও জমি ও কল্পিকা أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك واشهد ان محمدا عبدك ورسوله আমি একবার বললাম এক চতুর্থাংশ জাহান্নাম থেকে মুক্তি বিদায় চাইবার যে করবে পুরো শরীর জাহান্নাম থেকে মুক্তি পাবে বিদায় আল্লাহকে সাক্ষী রেখা আজকে আমি সেই পর্যন্ত লাউডস্পিকারের আওয়াজ চাই যে আমি অঙ্গীকারবদ্ধ আল্লাহ তোমাকে সাক্ষী রেখা যে আমি আজকের থেকে তৌহিনের চেয়ারে ওঠার জন্য তৌহিদের তৌহিদের পাহাড়ের তুলা উঠার জন্য অঙ্গীকার করতে হলাম আর জীবনের একটা দিন আমি দৌড় লাগাবো আর তোমার সাথে দোয়া করতেছি তৌহিদ অর্জন করা ব্যতীত তুমি আমাকে দুনিয়ার থেকে উঠায় না এটার জন্য তৈরি কবুল করো দ্বিতীয় যুবক তুমিও কান খুলে শোনো আসলে আমার ভিতরে শক্তি নেই যে তোমাকে আরো চাইনা নিয়ে যাবো কোনদিন যদি আল্লাহ আবার ক্ষমতা দেয় সময় যদি হয় তোমাদের মাঝে আবার আশা তো আমি ওই দিন তোমাদেরকে শোনাবো যে তোমার মুহূর্ত কত দামি কত দামি কত দামি কত দামি কত দামি আল্লাহ তোমার দিকে তাকায় আছে টিকটিকি লাগায় তাকানো বুঝো টিকটিকি লাগায় বুঝো টিকটিকি লাগায় কাকে বলে এক দৃষ্টিতে তাকায় আছে চাইলেও না পামেও না হটাইতেছে না কসম খোদার যুবক তোমাদের জানলার টিকটিকি জায়গায় তাকায় আছে আল্লাহ তোমাদের দিয়ে এক দৃষ্টিতে তাকায় আছে আল্লাহ বলে যৌবন আমাকে দিয়া দে যৌবন আমাকে দিয়া দে তুই ক্রেতা আমি তুই বিক্রেতা আমি ক্রেতা আমি কিনব তুই দেখলি আমি কিনবার শুধু জান্নাত না জান্নাত না আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মালা তোকে পড়া একটা দিন সমস্ত জিনিস থেকে দূরে নিজেকে সরাই আনিস না একটা দিন কাজ কত শুনবি তুই জান্নাতের ভিতরে শোনার ক্ষমতা উঠবে তোর জান্নাতি একটা গাছ থাকবে তুই যখন পড়ছি ওই গাছের নিচে তোর মনের ভিতরে আল্লাহ থাকবে ও ও গান শুনতে চাই আচ্ছা গাছের ভিতর থেকে আওয়াজ আসবে গান শুনতে চাও কোন গান শুনতে চাও যেই গান তুমি নির্বাচিত করবে গাছের ভিতর থেকে বাতাস চলতে থাকবে পাতার ভিতরে টক্কর লাগতে থাকবে আর টক্করের ভিতর থেকে মুসিকি বাদ্যযন্ত্রের আওয়াজ বাতিল দিতে যদি মৃত্যু থাকত তো বাদ্যের ঝুমকারে সব ঘোরা গেল চমকার হতে থাকবে আর ওই গান তোমাকে আল্লাহ শোনারা তোমার মনকে পরিতৃপ্ত করবে জান্নাতের লেক আছে লেক ছিলেন ছিলেন হ্যাঁ আচ্ছা লেক বাদ দিন কাকটাই গেছেন হ্যাঁ কক্সবাজার গেছেন সৈকত করে সৈকত সৈকত জান্নাত সৈকত আছে ওটার নাম হইল এক হাতিতে বাড়ি ডাক আছে বাড়ি ওইখানে কোপ্পা লাগানো থাকবে কোপ্পা চিনেন সমুদ্রের পায়ে গেছেন না ছাতি লাগানো আছে চেয়ার বিছানো আছে এটা একটা কোপ্পা কোপ্পা লাগানো থাকবে আর মেয়েরা বিক্ষিপ্ত থাকবে বিক্ষিপ্ত বুঝো যুবক বুঝো ডানা কাটা পরি বিক্ষিপ্ত থাকবে ডানা কাটা পরি চিনো হ্যাঁ তোমরা না তো ডানা কাটা পরি বিক্ষিপ্ত থাকবে যার পিঠে হাত লাগাবে এটা তার হয়ে যাবে এই জন্য প্রতিদিন জান্নাতিরা জান্নাতে বলবে ফেরেস্তাদেরকে চিন্তা নিকু বিনা ইলা পয়সা আরে পরিবারকে নিয়ে চলো নতুন নতুন একটা বেড়া বেড়াবো যুবক একটা দিন কবুল কর একদিন পরে ওই দিন আসতেছে তুই যাবি আর একটা একটা বেড়া বেড়াবি পৃথিবীর একদিন মাত্র একদিন জান্নাতের ভিতরে থাকবে হঠাৎ আলো উঠবে আলো পুরো জান্নাত আলোকিত হয়ে যাবে তাইলে বাবা দেখবে দেখবে এক মেয়ে হাসতে হাসতে হাসতে জিজ্ঞাসা করবে মানানটি আনাল মাসি আমার নামই মাসি আল্লাহ দুনিয়া তোমাদেরকে শুনাইতে লাগাই না মাসিদ আমার কাছে মাসিদ আছে মাসিদ আমার নামই মাসিদ আমার নামই মাসিদ আমি তোমার তুমি আমার ও যুবক ষাট হাত লম্বা চুল হবে ষাট হাত বয়াত ডায়ানা টেস্টের জেল হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার কয় কিলোমিটার এখন আপনারা প্রশ্ন করবেন এত বড় কাপড় উঠাইব কি ঠিক না হম হ্যাঁ ঠিক না হ্যাঁ আপনাদেরকে জবাব দিই হাদিসই আছে ওই কাপড় আল্লাহ টানা আর বানা কিনের টানা বানা একটা উপরে যায় একটা এদিকে যায় ঠিক না ওটা হবে আলোর রশ্মি দিয়ে আল্লাহ ওই কাপড় বানাবে আলোর কোনো ওয়েট নাই বিদায় ওই কাপড় যত বড় হবে ওটার কোনো ওয়েট হবে না ওজন হবে না যে আল্লাহ পানি দিয়ে এরকম সুন্দর মানুষ বানাইতে পারে এরকম সুন্দর চেহারা বানাইতে পারে ওই আল্লাহ আলো দিয়েও কাপড় বানাইতে পারে ঠিক না আজকে দেখা যায় না ভালোবাসা দিনের ভিতরে কতটুকু শুধু মোবাইলের ফোনিতেই আমি মাত্র আর ঠিক না কি করছুব বুঝো মোবাইলের গলিতেই আমি পাগল ওই দিন দেখা যাবে তুমি পাখির থেকে দেখবে তার দিনের ভিতরে তোমার ভালোবাসা একশো ভাগে একশো ভাগ কিনা যদি কিঞ্চিত কম হয় মিটারে উঠা যাবে এতটুকু কমতেছে কমবে না কুল্লাইও মিলিয়ে দিই প্রতিদিনই ভালোবাসা বাড়তে থাকে এর জন্য একদিন দ্বিতীয় অঙ্গীকার আজকের থেকে আমার জীবনের খুব একটা কর্ম আমি শূন্যতে খেলাপ করব না হ্যাঁ? আর তৃতীয় অঙ্গীকার একদিন মাত্র বাকি আজকের থেকে আল্লাহর বলবো আল্লাহ দুনিয়ার দিকে আমাদের মুখ ফিরাস না গোড়ার মুখ আখেরাতের দিকে ঘোরা দিলাম আমার মুখ আখেরাতের দিকে ঘোরা দিলাম আমার এই মনকে আমি তোর দর্শনের মাধ্যমে তোর মুখের গান শোনার মাধ্যমে পরিচিত করতে চাই আল্লাহ তো শোনাবে আমাদের জন্য শোনাবে না শোনাবে হাদিসে আছে আল্লাহ রহমান পুরা শোনাবে শোনাবে দাউদের একদম শোনাবে জান্নাতের গুণেরা শোনাবে এসছে আল্লাহ লাগাবে ওই দিন আল্লাহ শোনাবে পিতার তিনটা অঙ্গীকারের উপরে আজকে আপনাদেরকে আমি ছাড়তে চাই একটা তো আজকে থেকে আমার লোক আখেরা হবে বিদায় ওই বস্তু আর আমার হাতে উঠবে না যে বস্তু আমাকে দুনিয়ামুখী করে আখেরাতে গাফি হতে হবে আখেরাতে দিকে ঘুরে আর ওই বস্তু আমার হাতে উঠবে না কাছে দোয়া করি আল্লাহ এখন প্রথম আকাশে ভিতরে আছে রাত্রে তিন বাজে এক বাপ যখন অতিবাহিত হয়ে আল্লাহ প্রথম আকাশে ফিরে আসে আর জমিন আহ্বান করতে থাকে কে কি চাও আমি যাওয়ার জন্য তৈরি আছি এসএসসি ওয়ালারা পাস চাও তো আমি পাশও দিকে তৈরি আছি যুবক তুমি শিমুল চাও আর তারাও দিকে তৈরি আছি যে যা মঙ্গলের কাজে আমি সমস্ত কিছু তোমার দেখে দেওয়ার জন্য ভান্ডার দিয়ে চলে আসছি আর আমার ভান্ডার কিরকম তাও শুনো জন্ম তুমি জমা করুন হাইয়া করুন আনসাকুম চিন্তা করুন سفرة وطيسة رطبة ويابسة في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة فأعطوا كل واحدة منهم مسألة ما نقص من خطائه شيء كما ينقص البحر إذا أدخل المسير فيه তোমাদের আউবালীন আকালী তোমাদের চিন তোমাদের সন্তান তোমাদের চিরন্ত তোমাদের মৃত্যু তোমাদের পুরুষ তোমাদের নারী তোমাদের রিজা এবং তোমাদের শুকনা সমস্ত যদি এক ময়দানে দাঁড়ায় আর তার আশা অনুযায়ী যদি আমার কাছে চাইতে থাকে আর আমি যদি আশা অনুযায়ী সবাইকে দিতে থাকি আমার বান্দার এতটুকু এতটুকুও করবে না সমুদ্রে সূর্য পানের পরে সুরের মাথায় পানি লেগা সমুদ্রে যতটুকু কমে আসলো আমার ভান্ডারে এতটুকু কমবে না ওই ভান্ডার নিয়ে আমি তোমাদের প্রথম আসমানের উপরে ছিল আমি তোমাদেরকে দিতে চাই বিদায় তোমরা আমার কাছে চাও চাও চাও চাও চাও বিদায় এখন চাওয়ার পর্ব আমার কাছে যাবো যেন আর কাল সকাল থেকে কালকের থেকে যেন এই অস্ত্র এলাকা আমি তো বলবো পুরা নাজির হাত কেন প্রতিচ্ছবি চেহারা আল্লাহ পাল্টায় দেয় এইখানের নারী এইখানের পুরুষ এইখানের যুবক এইখানের বৃদ্ধ এইখানে শিক্ষিত অশিক্ষিত স্বল্প স্তরের মানুষ আর কোনদিন ওই দৃশ্য দেখা যাবে না যে দৃশ্য তার এক দিনের জীবনকে ধ্বংস করে কি বলেন চান আপনারা এরকম না চান না চান আপনি বুঝেছেন করে করে দিতে আল্লাহ শুনা পেলে তাহলে তো উল্টা হয়ে যাবে ঠিক না চান হ্যাঁ তাহলে আল্লাহর কাছে জুড়ে করবে আল্লাহ আমরা চাই আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আলাইনা ইল্লাল বালা হুজুর দোয়া করে দিলে ভালো আরে আল্লাহ আপনাদের জায়গা খায় يرشدك اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع قلوبك صلاة وسلاما دائما مع دوامك صلاة وسلاما لا منتهى لكم دون علمك صلاة وسلاما لا منتهى لكم دون معصيتك اللهم صل وسلم وبارك على حبيبك محمد بعدد ما عندك من الاعداد يا ارحم الراحمين اللهم صل وسلم وبارك على حبيبنا محمد كما أنت تصلي كما أنت تصلي وكما أنت نصلي وما كما أنت أمرتنا أن نصلي عليه يا رب العالمين يا رب العالمين لا إله إلا أنت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيي العزيز الجبار المتكبر الخالق الخالق متصل الغفار القهار الوهاب المفتاح الفتاح عليم القابل الباسط الخافض الضاق والملك المذل السميع البصير حقه العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليم الكبير الحقيق المقيت الحكيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشكيم الحق الرقيب الرقيب المتين ومثل الحمد المبدي المبدي المحب المحيي المميت الحي والقيوم الواجب الواجب الواحد الاحد الصمد الفرد المقدر المقدم الاول والاخر والظاهر والباطل الوالي المتوالي الظن الصواب المنتقم العفو والرزق مالك الملك الجلال والاكرام المقصد والجامد والمسجد والمغني المانع الصعب النافي النور الحبي الولي والباقي الوارث والرشيد والسرور انت جل جلاله اللهم انت امرتنا اللهم أمرتنا أن نسأل بأسمائك الحسنى يا رب العالمين أنت قلت ولله الأسماء الحسنى فلو بها أي الله أي الله أي الله أي الله لا الله تني الشرع بكسا تني الحسنى تشي رب سيمبا بالأسفة تباريك بايريك أمر الشوار حاسم تهريك كنت الله ما شانينا কি চাবো তোমার কাছে আল্লাহ কি চাইতে কি চায় অবশ্যই কিন্তু তোমার দরবারে দরকার এটাই যেই জিনিস পাওয়ার মাধ্যমে আমরা তোমাকে পাবো তোমার বেতাকে পাবো আমাদের জীবন তোমার কাছে মূল্যায়ন হবে তোমার সন্ন্যাস আমাদের ঠিকানা হবে তোমার হাবিব আমাদেরকে ভালোবাসবে তোমার হাবিবের দর্শন পাবো তোমার হাবিবের ছোঁয়া পাবো তোমার হাবিবের সাথে জান্নাতে থাকতে পারবো তোমার হাবিবের এরিয়া আমাদের জান্নাত হবে তোমার হাবিবের দর্শন সকাল বিকাল হবে তোমার হাবিব আমাদের উপরে রাজি হয়ে যাবে আমাদের একদিনের জীবনের মূল্যায়ন হয়ে যাবে ওই সমস্ত কর্মের উপরে আপনি আমাদেরকে কুদরত দ্বারা উঠা দেন যেরকম কুদরত দ্বারা পানি থেকে আমাদেরকে আপনি তৈরি করতেন মার পেটের থেকে কুদরত দ্বারা বাহির করতেন এই পর্যন্ত কুদরত দ্বারা আপনি আমাদেরকে লালিত পালিত করতেছেন মৃত্যু পর্যন্ত আপনি আমাদেরকে লালিত পালিত করবেন আমাদেরকে সুরক্ষিত করতে চান রক্ষণা রক্ষণ করতে চান বিদায় তবু আপনি আমাদের দোয়া কবুল করে ওই সমস্ত জিনিস আমাদেরকে দিয়ালেন দিয়ালেন দিয়ালেন দিয়ালেন আল্লাহ জানি না তার দিনের ভিতরে কি আশা আছে কি আকাঙ্ক্ষা নিয়ে সে আছে কতজনই না দোয়া দরখাস্ত করতে ছাত্ররা পরীক্ষায় পাশ করার জন্য দরখাস্ত করতে আর আল্লাহ মামুল্য কত জিনিসের জন্য দরখাস্ত করতে কেউ চাইতে দরকার করতে কিন্তু পারে না কেউ আশা রাখতেছে তাদের কথা আমরা দোয়ার ভিতরে বলবো যত ধরনের দোয়ার দরকার ছিল সবার চায় তামান্না যাতে পুরা করে ছাত্রদেরকে পাশ করে নেন যারা বিদেশে থেকে আশা করতেছিল আয়াল্লাহ যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে দিনের ভিতরে আসা তারা যেন সুখে থাকে শান্তিতে থাকে মায়ের ছেলে যেন মায়ের করে ফিরা আসে স্বামী কেন স্ত্রীর করে ফিরা আসে বাবা যেন সন্তানের করে ফিরা আসে সর্ব ধরনের প্রতিবাদ থেকে আপনি সুরক্ষিত করেন হেফাজত করেন আল্লাহ তাদেরকে তাদের আপন জনের করে ফিরা দেন আর আল্লাহ এই মজমাকে এই মজমার কথাকে এই কথা শোনাকে বলাকে আপনি কবল করা পুরা প্রতি চরিকে আর আল্লাহ আপনি রাষ্ট্রকে দিন করতে পারেন দিনকে রাত্র করতে পারেন এটা আপনারই কাজ আপনি রাত্র নিয়ে আসতে কেউ দিন আনার ক্ষমতা রাখে না কেউ দিন নিয়ে আসতে কেউ রাত্র আনার ক্ষমতা রাখে না আপনি যদি কথাকে হেদায়তের জড়িয়া বানায় পুরো এলাকাকে চেঞ্জ করে দেন পরিবর্তন ঘটায় দেন কালকে তো কারোর ক্ষমতা নাই তো বাধা দিয়ে রাখবে আর আল্লাহ ওই গুণাগারকে কোনো সন্দেহ নাই কিন্তু আমি এই এলাকার যুবক থেকে তোমার কাছে যাবো এই এলাকার বাবুল থেকে তোমার কাছে যাবো এই এলাকার বাবাদেরকে তোমার কাছে যাবো বৃদ্ধদেরকে তোমার কাছে তোমার কাছে যাবো কালকে থেকে মামলা আর যুবককে ওই কর্মে দেখি না সেই কর্ম তার জীবনে শোভা পায় না মামনকে ওই কর্মে দেখি না সেই জিনিস মামনের জন্য শোভা পায় না বিরুদ্ধদেরকে ওই কর্মে দেখি না সেই কর্ম তাদেরকে শোভা পায় না তোমার মসজিদ তোমার খালি না থাকে তোমার কাছে শিক্ষা চাই দুনিয়ার কোনো বস্তু চাই না অনেক কিছু আজকে আমার কিছু নাই তোমার কাছে এখন এটাই চাই সেরকম তোমার আবির উন্মত চাইছে আল্লাহ তোমার আবিরের উন্মত চাইছি এরাও তোমার শরীরের উন্মত মাওলা তোমার শরীরকে তুমি বলতো আমি রক্ষিত করবো না তুমি একটু আমাদেরকে বোঝা দাও তোমাদের এই দুয়াকে খালি বিরক্তিয়া তোমাদেরকে রক্ষিত আমি করবো না Thank you. আল্লাহ তোমার নবীর করতে আমার কম আল্লাহ আমার কম আল্লাহ আমার জাতি আল্লাহ তোমার পুরা আমার জাতিকে মাওলা নবীর জাতিকে দেখতে মাওলা আমরা নবীদের বাড়িতে নবীদের উত্তর হিসাবে মাওলা আমি আমার জাতি তোমার কাছে ভিক্ষা চাই মাওলা من اول جهتي كتب فيها هذا المولى من اول جهتي كتب فيها هذا كل صوته ولا كل صوته ولا كيما بالك كيما بالك كل صوته ولا الله صوته من الحلال والشخص يكون ثم كتابه مولاه ثم كتابه مولاه مولاه ثم كتابه نسألك السوء على المسكين نسألك السوء على المسكين نسألك السوء على المسكين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين